এইভাবে বলতে বলতে কপিলজি ভগবান বলছেন যে এই জগতে তোমার জন্ম হলো অথচ তুমি সঙ্গ করবে না কি করে হয় জন্ম যখন থেকে হয়েছে তখন থেকে মানুষ সঙ্গ করছে যখন থেকে জন্ম হয়েছে সঙ্গ করছে না যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে সঙ্গ সঙ্গ করেই যাচ্ছে সঙ্গ ছাড়া থাকতে পারে না কেউ কে কুকুরের সঙ্গ করছে কে বেড়ালের সঙ্গ করছে কেউ মানুষের সঙ্গ করছে কোনো না কোনো অভিনিবেশ হয়ে যাচ্ছে করছে মানুষ এ একে অপরের সঙ্গ করেই যাচ্ছে সঙ্গ ছাড়া কেউ নেই আর যখন সঙ্গ করছে তখন কার সঙ্গ করছে বলে সঙ্গ যখন করছে তারা কিসের সঙ্গ করছে বলে তারা সঙ্গ করছে গুণের সঙ্গ করছে বেড়ালটা তমগুণে আবদ্ধ কুকুরটা তমগুণে রাজুগুণে আবদ্ধ সঙ্গ হয়ে যাচ্ছে তাহলে মঙ্গলের রাস্তাটা আমি নিজে আমার নিজের পায়েতে কুড়াল মেরে দুটো পাকে কাটছি আমার নিজের দুটো পাকে কুড়াল নিয়ে দুটো দুটো পা নিজে কেটে দিলাম কাকে দোষ দেবো বাইরের লোকে গালাগাল দেবো আগে বলা হতো মূর্খ কালিদাস তারপর হলো পণ্ডিত কালিদাস মূর্খ কালিদাস কি করে হলো মানে একটা গাছের ডালে বসে যে গাছটা ডালটা কাটবে সেটি কাঠু দিয়ে কাটছে এইখানে বসে রয়েছে এইখানটা কাটছে মানে কাটলে নিজে ওই ডালপালা সমান নিচে পড়বে একজন ব্যক্তি তো ভালো তো পেয়েছি আরে এই মূর্খ তো মহামূর্খ পৃথিবীতে এরাম মূর্খ আর নেই হ্যাঁ বললো যে গাছের ডালে বসে রয়েছে ওইটুকু জ্ঞান নেই ওই গাছের ডালটা কাটছে ওটা দেখে এই কাজে লাগালো বলে এই মাল এই এই মালটাকে এবার অন্য কাজে লাগাবো ভালোই হবে এটা এই হচ্ছে এক যন্ত্র এই যে নিজের গাছের ডালে কাটছে এটাই জানে না এই নিচে আসো ওকে কাজে লাগিয়ে দিল অনেক ঘটনা সব সেই জন্য সেরকম মূর্খ হলো আমি তাহলে আর কী করে এগো যে গাছের ডালে বসেছি সেটি আমি কাটছি আমি বুঝতে পারছি না যে আমি কার সর্বনাশটা করছি এতখানি মূর্খ আমি সেই বলছেন সঙ্গ ছাড়া কেউ থাকতে পারে না আর কপিলজি মহারাজ বলছেন প্রসঙ্গ মজরম পাশম আত্মনহ কবয় বিদুহু স এব সাধুসুকৃত মোক্ষদারম অপাবৃতম প্রসঙ্গমজরম পাশম কবয় আত্মন বিদু হ্যাঁ যে সঙ্গগুলো জগতের সমস্ত করছো ছেলে পিলে আত্মীয় স্বজন স্বামী সব বন্ধ সব মায়া গুণেবদ্ধ আর তাদের সঙ্গে তুমি করছো আর তোমার কি হবে তাহলে যারা গুণের সঙ্গেতে আবদ্ধ তাদের সঙ্গে করলে আমারও তো বন্ধন হবে আমি কোথায় যাব তাহলে তাহলে মুক্ত তো হতে পারবো না তাহলে মুক্ত কি করে হয়ে যাবে কবিজি মহারাজ বলছেন দেখো সংসারিক লোক যত সঙ্গ করছে যত রকম অ্যাসোসিয়েশন সঙ্গ করছে সব তোমার এই হাতকড়া পড়বে পুলিশ এসে কাউকে খারাপ কাজের জন্য হাত করা দিয়ে নিয়ে যায় এটা তুমি চোখে দেখতে পারো আর তোমার হাত করা তুমি দেখতে পাচ্ছ না এইটি পার্থক্য বরঞ্চ পুলিশ নিয়ে যাচ্ছে সে দুদিন পরে ছেড়ে দেবে তোমাকে কিন্তু মায়াদেবী যে হাতকড়া দিচ্ছে এটা তো তোমাকে সহজে ছাড়বে না বাবা ও তো এক বছর বা দু বছর বা বড় হলে বারো বছর তারপর তো ছেড়ে দেবে তোমাকে কিন্তু যে তোমার হাতকড়িটা এখন পড়ছে এটা তুমি ছাড়াতে পারবে ক্ষমতা আছে তোমার চিৎকার করে চেঁচামেচি করলেও কিচ্ছু করতে পারবে না সেই জন্য বলছেন যে যে সঙ্গগুলো সংসারে লোক এতদিন ধরে করে এসছে না জেনে আবার যদি এখনও করে তা তাদের বন্ধনীয় হবে কপিলজি মহারাজ বলছেন স এই যে সঙ্গ সঙ্গ মানে সঙ্গ শক্তের সঙ্গ শব্দের সঙ্গ শব্দের বাস্তবিক ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা দিচ্ছেন সঙ্গ মানে পৃথিবী বিনিময় যে বস্তুটা আপনার আসক্তি আপনার ভাব বিনিময় করছেন ওটাই আপনার বন্ধন ওটে কে ক্রিকেট খেলাতে বন্ধ হয়ে রয়েছে কেউ কেউ জুয়া খেলাতে কেউ কেউ তাস খেলছে সব এক একটা সব বিষয়ে বন্ধ সংসারিক বন্ধ কে স্ত্রী পুরুষের সব এক একটা একের সঙ্গে এক এক একটা বন্ধন হয়ে রয়েছে সেগুলো জানবেন বলে আশ্চর্য বন্ধন এগুলো সব কিন্তু সেই যে আসক্তি বিনিময় প্রীতি বিনিময় এটা যদি কোনো একটা মহাপুরুষের সঙ্গে সাধুর সঙ্গে হয়ে যায় আমি প্রীতিটা প্রীতি বিনিময় যদি আমার একজন সাধুর সঙ্গে হয়ে যায় বাস্তব সাধু আমার প্রীতি বিনিময় যদি আমার একটা মুক্ত পুরুষের সঙ্গে হয় তাহলে সেটা আমার নিজের মুক্তির কারণ হয়ে যাবে আমি মুক্ত হয়ে যাব ওই জন্য মুক্ত পুরুষের সেবা করলে তুমি মুক্ত হতে পারবে বাস্তবিকভাবে আজ্ঞা পালন করে কাঁটায় কাঁটায় বন্ধময়ী সাবধান মতে এটা তো কেউ পালন করতে পারেন মুখে কীর্তনে করা যায় বন্ধময়ী সাবধান মতে কিন্তু করবার সময় কেউ সাবধান আর কিসে সাবধান সাবধান মানে অপ্রমত্ত প্রমত্ত হয়েও না কাঁটায় কাঁটায় একেবারে বুঝে আগুন নিয়ে খেলছো আগুন নিয়ে কাজ করার সময় তোমার যে হতে যেন কাপড়ে না লাগে কোনো এই আগুন হ্যাঁ আগুন নিয়ে খেলছো এইটা যদি অনুভব করতে পারো তার সাবধান কিন্তু পারে না সম্ভব হয় না সেই জন্য বলছেন এই যে সঙ্গগুলো তুমি করছ করছো কাল ধরে করে অনন্তকাল সব এব সাধু সুকৃত হয় এটা যদি এক মুক্ত পুরুষের সঙ্গে করতে পারো তাহলে তো তোমার হয়ে গেল ব্যাস যদি করতে পারো তো হয়ে গেল তোমার তো তুমি নিজে মুক্ত হয়ে যাবে এবার সাধু কাকে বলে সয়েব সাধু সুকৃত হওয়া মক্ষদারম আপাবৃতম এবার সাধুর ব্যাখ্যা করতে গিয়ে অনেক ব্যাখ্যা করবার সময় নেই সেখানে বলছেন তিতিক্ষব কাহা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্ত সাধব সাধুভূষণা তিতিক্ষব যার সমস্ত সহ্য ক্ষমতা আছে তিথিক্ষা মানে অপরের সমস্ত ব্যাপার অন্যায় আচল সবগুলোকে সহ্য করে তেতেক সবাহ এই তার অপরের দুঃখ দিকে বিগলিত হয়ে যায় হৃদয় তাকে বাঁচাবার জন্য ব্যস্ত হয় এগুলো আর এই করুণা যদি গুরু বৈষ্ণব প্রদর্শন করেন সে করুণা স্বরূপিত লোকে বুঝতে পারে না পারে করুণী কাহা সুহৃদ সুহৃদ মানে যে না চাইলেও অপরের মঙ্গল করবে কারণ এই কমানে অপরের দুঃখ দেখে বিগলিত হয়ে যায় কি করে থাকে আর শহীদ মানে হচ্ছে যেমন পিতা মাতাকে শহীদ বলা হয় ছেলে যত অন্যায় করুক কি করে ছেলের মঙ্গল হবে এই চিন্তাটা শহীদ সর্বদেহী নাম শুধু এটা আমার ছেলের মঙ্গল কামনা করব না শাস্ত্র তো এমন পর্যন্ত বলেছে যে এই যে জন্তু জানোয়ারগুলো দেখছো আর এই যে তোমার ছেলে পিলে আপনজন এই দুজনের মধ্যে পার্থক্য কি বুঝেছ তুমি কিছু শাস্ত্র ভাগবত বলছেন ওই যে ওই যে জন্তু জানোয়ারগুলো রয়েছে আর তোমার ছেলে পিলে আত্মীয় এই দুজনের মধ্যে পার্থক্য বার করে দাও তো তোমার ক্ষমতা থাকলে ভেতরে আত্মা এক আর বৃত্তি চিন্তা করলে কেউ যেন দুঃখ না পায় আমি স্বাস্থ্যের নিরপেক্ষ কথা বলছি এগুলো কাউকে সমালোচনার জন্য নয় যদি অনুভব করে তো এই জন্মই বন্ধন চলে যাবে বলছে এই যে রাস্তায় এই যে পশুগুলো তার পাশবিক চরিত্রটা কতদিন কতদূর পর্যন্ত নামতে পারে কতদূর বড় যে বড় যে একটা কুকুর আর একটা কুকুরকে তাড়া করলো একটু খেয়ে নিল এবার ঘুমিয়ে পড়ল শিয়াল একটা কি করলো কিন্তু মানুষ যখন নাবদে আরম্ভ করে তখন তার যে চরিত্র সে একটা পশুকে ছাড়িয়ে কোথায় যায় এই জন্য বলে আমাদের সংসারে সমাজে যদি পশুর সংখ্যা বৃদ্ধি পায় আমরা অভয়ারণ্য করে দেবো কুকুরও ঘুরুক বেড়ালো ঘুরুক সবাই ঘুরুক কিন্তু মানুষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হলে বড় বিপদ যদি সেরকম মানুষ না হয় যেমন শ্রী সচ্চিদানন্দ ভক্তিমন্দ ঠাকুর বলেছে আমাদের ভক্তিরাজ্যে যদি আমরা যেগি দেখি ত্যাগী ত্যাগী ব্যক্তির সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ভক্তিমন্দ ঠাকুর বলছে যদি আমরা দেখছি দিনে দিনে ত্যাগী লোকের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে ভক্তিমন্দ ঠাকুর বলছে এটা কলিশ চক্রান্ত এটা ভয়ঙ্কর কলির চক্রান্ত হ্যাঁ ত্যাগী বেশের সংখ্যা বাড়তেই পারে না বাস্তবিক যদি ত্যাগী হবে তার সংখ্যা গুণে বলা যাবে অল্প আসবেই নাকি ভক্তিমী ঠাকুরের কথা ত্যাগী লোকের সংখ্যা যদি উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে তাহলে কলির একটা চক্রান্ত রয়েছে এর মধ্যে বিরাট অনিষ্ট হবে সমাজের সেই জন্য বলছেন তিতিক্ষবাহ কারণী কাহা হৃদহ সর্বদেহী নাম আর অজাত শত্রবাহ যুধিষ্ঠির মহারাজ কি ছিলেন অজাত শত্রু কত ক্ষতি করছে আর যা যুধিষ্ঠির মহারাজ কি কম ক্ষতি করেছে যুধিষ্ঠির মহারাজের নাম ছিল অজাত অজাত অজাত শত্রবাহ কোনো শত্রু নেই ছিল বামঙ্গসী মহারাজ বলতেন আগে আমি অনুভব মনে হতো আমার বোবার কোনো শত্রু নাই পরে তিনি মন্তব্য করে না বোবারও শত্রু আছে বামন মহারাজ বলতেন আপনি কি করে এত শান্তভাবে থাকেন এই যে অবস্থাগুলো দেখছেন যা অবস্থা আপনাদের এখানে আপনি কি করে মানিয়ে নিয়ে আছেন তিনি বলতেন আমি পান্তা ভাতে ফু দিয়ে খাই ওই জন্য আমি এই অবস্থা ভালো আছি ভাতটা হলো পান্তা ভাত তবুও তাকে তাই আমি ভালো আছি আর যদি আমি গরম ভাত খেতে তাহলে কি হতে পার বুঝুন তাহলে কতটা সন্তর্পণে থেকে সবার সেন্টিমেন্টগুলো যেন কাউর সেন্টিমেন্টে আঘাত না সব ইনি করেছেন যা কর যেটা বলে তবু যেন এই শান্তি বজায় থাকে কীরকম সহনশীলতা থাকলে পরে একটা সাধু হওয়া যায় সেগুলো তো তারা প্রমাণ করেছেন অজাত শত্রুবহ শান্তাহা অ্যান্ড শান্তাহা শান্ত কাকে বলে বলে ওই লোকটা দেখুন কি শান্ত হয় বসে রয়েছে বলে শান্ত নয় রজতমগুণে খাবি খাচ্ছে বোয়াল মাছের মতো শিঙি মাছ বোয়াল মাছকে ড্যাঙা তুলবে হাপ হাপ করবে ও রজতমগুণে খাবি খাচ্ছে মনে হচ্ছে শান্ত শান্ত নয় শান্তকে সেটার উত্তর শাস্ত্র বলছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত শান্ত শান্ত ডেফিনেশন কি একটাই আর দ্বিতীয় কোনো কথা চলবে না কোনো ফিলসফি এর মধ্যে খাটবে না একটাই উত্তর সাইন্টিফিক উত্তর কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত কৃষ্ণ ভক্তের মধ্যে কোনো কামনা বাসনা নেই অতএব শান্ত এখন যদি কেউ বলে মহারাজি তো কথাটা তো বড় ভয়ঙ্কর হলো কেন নারায়ণের ভক্ত হলে হবে না বলে হ্যাঁ কৃষ্ণ ভক্ত বলা হয়েছে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে বিষ্ণু অবতারের সব ওর মধ্যে রয়েছে কৃষ্ণ যেহেতু অবতারী কাজে এ তো ভুল নেই কেউ যদি নারায়ণের ভক্ত হতে পারে নারায়ণ ভক্ত তো নিষ্কাম হতে পারে কুলশেখর ছিল না নাস্তা ধর্মে নব সুনিচয়ে নৈব কাম ভোগে কত সুন্দর সুন্দর সব আলোচনা পাগল হয়ে যাবে সেই রসের রসিক হলে তবে তো সেই রসের রসিক হলে তবে তো আনন্দ পাবে নালে যে যেটা রসের রসিক তাতে আনন্দ পায় একজন মাতাল মাতালের সঙ্গে চল একটু খেয়ে আসি হয়ে গেল গ্যাঁজারি গ্যাঁজারি গ্যাঁজার লোককে ডাকবে চ আজকে তো চিলিমটা মেরে আসি যে যেই রসে আছে সেই রসে সেই জন্য বলছেন রজস্তম প্রকৃতয় রজস্তম প্রকৃতয় সমশীলা ভজন্তী বই অজাত সত্রভ শান্তাহা কৃষ্ণ ভক্ত নিষ্কামত এব শান্ত সাধব এই যে গুণগুলো বললাম সেটা সাধব সাধুভূষণা হের হচ্ছে সাধুর ভূষণ সাধুর গায়ে কোনো অলঙ্কার থাকে না কিন্তু এই যে গুণাবলী সাধুর এটা হচ্ছে এটা হচ্ছে ভূষণ মই অনন্যেন ভাবেন ভক্তিম কুরবন্তী যে দেরাম যে আমাতে অনন্য ভক্তি করছে অন্য মানে অনন্য মানে হচ্ছে ন অন্য ইতি অনন্য যার অন্য কোনো উপায়ন্তর নাই সে বলবে আজ একটু সন্তোষী মায়ের পুজো করে আসি বেশি করে শান্তি পাব হয়ে গেল ন অন্য ইতি অনন্য যার অন্য কোনো উপায় নেই একমাত্র তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপরধনে এটা তো বলা যায় এ তো ঠাকুর তো নিজে অনুভব করেছেন এই জন্য বলছেন মই অনন্যেন ভাবেন ভক্তিম করবন্তি যে রাম মৎকৃতে ত্যক্ত হাস ত্যক্ত সজ্জন বান্ধবাহ ময়ী অনন্যেন ভাবেন ভক্তিম কুরবন্তী যে দৃঢ়ম আমাতে অনন্য নিষ্ঠার সহিত যে আমাকে আমাতে ভক্তি করবে আর মৎকৃতে আমার জন্যে ত্যক্ত ত্যক্ত কি হয়েছে ত্যক্ত কর্মণা ত্যক্ত সজ্জন বান্ধবাহা আমার জন্য সমস্ত কর্তব্য কর্ম সমাজ থেকে সেটাও সে বিদায় নিয়েছে আর সজ্জন বান্ধব এগুলোকেও ত্যাগ করেছে শ্যাম রাখি না কুল রাখি এলে কথা আছে কুল রাখবে না শ্যাম রাখবে দুটোই রাখবো তাহলে হবে না নয় শ্যাম রাখো না কুল রাখো শ্যাম রাখতে গেলে কুল থাকে না আর কুল রাখতে গেলে শ্যাম থাকে না ওই জন্য প্রপাত বলছেন একটু মায়া মিশিয়ে ভগবান আমাদের আমরা এমনি তোমাকে বুঝতে পারবো না একটু মায়া মিশিয়ে এসো এমনি এসো না যেমন চায়েতে একটু চিনি দিলে ভাল লাগে মায়া মিশিয়ে আমাদের কাছে এসো তো মায়া মিশিয়ে ভগবান আসবে না ভগবান মায়ার পার কিন্তু আমরা ভগবানকে মায়া মিশিয়ে আহ্বান করি ভগবান একটু মায়া মিশিয়ে এসো আমার কাছে কি করে হয় হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরাহ হরি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরাহ কোথায় এ প্রকৃতির আবরণ কোথায় সেই ভগবান রয়েছে আর কোথায় খোঁজ করছো প্রকৃতে পরাহ মদাশ্রয়া কথা মৃষ্টা শ্রেণন্তি কথাই যে সাধুর লক্ষণ বলছেন আমার আশ্রয় নেবে এবং আমার কথাবার্তা আলোচনা করবে সবসময় আমার ভক্তির আমার লীলা আদি মাদাশ্রয় কথা মৃষ্টা শৃণন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধা তাপাহা নৈতান মদগত চেতসা একেবারে একান্ত মদগত চিত্ত হয়ে আমার ব্যাপারে একাদশী আদি সমস্ত ব্রত উপবাস করবে আমাকে সন্তোষ আমাকে সন্তুষ্টি করবার জন্য তাই তো ব্রত আদি সব করবে আর আমার সংক্রান্ত সমস্ত কথাবার্তা পরস্পরের মধ্যে ভক্তা সঞ্জাতয়া ভক্ত্যা বিভ্যতে উৎপলকম তনুম এক ভক্ত আরেক ভক্তকে আলোচনা করবে পরস্পর আনন্দে মহাপ্রভু তো এগুলোই দেখিয়েছেন যে জায়গায় গেছেন তার সঙ্গে গলা জড়িয়ে সেসব কথা আলোচনা করেছেন মলয় পর্বতে শঙ্কর ভগবান পার্বতীর সঙ্গে লুকিয়ে রয়েছেন ব্রাহ্মণী ব্রাহ্মণের বেশে সেখানে মহাপ্রভুর কি আর বাকি আছে জানবার ভগবান সেখানে গেছেন শঙ্কর সেখানে এসছে শঙ্করের গলা জড়িয়ে আদর করছেন গলা জড়িয়ে বোধে বসে কৃষ্ণ কথা আলোচনা আর ইনি কৃষ্ণ অথচ গৌর রূপে তিনি এইসব দেখিয়েছেন রায় মহাশয়ের সঙ্গে স্বরূপ দামোদরের সঙ্গে পরস্পর মিথ তুষ্টি হ্যাঁ নিবৃত্ত মিথ নাহা পরস্পরের সঙ্গে আলোচনা করে একে অপরের ভক্তির কথা আলোচনা করছেন এই লক্ষণগুলো বলার পর এবার কপিলজি মহারাজ বলছেন যে এবার আপনি বুঝতে পারলেন আমি কি বললাম ত এতে সাধব স্বাধী সর্বসঙ্গ বিবর্জিত সঙ্গস্তেষু অথ তে পার্থা পার্থ সঙ্গদোষ হারাহিতে এবার আপনি বুঝলেন আমি যে সাধুর লক্ষণগুলো বললাম মাতাকে বলছেন যে আমি লক্ষণগুলো বললাম আপনি বুঝিয়েছেন তাহলে এই যে তয়েতে সাধব এই এই রকম লক্ষণ যদি দেখতে পারেন খুঁজে বার করতে পারেন নিশ্চয়ই জানেন সাধু তেরা তারা এ প্রাকৃত সঙ্গ বিবর্জিত তাই এরা এই জগতের কোনো সঙ্গ করে না তো এত সাধব সাধ্যি সর্বসঙ্গ বিপরিচিত সর্বসঙ্গ বিপরিচিত মানে প্রাকৃতিক জগতে কাউ সঙ্গ করেন জড়ভরতজি মহারাজ দেখবেন জড়ভরতজি সংসারে রয়েছেন কিন্তু কাউর সঙ্গ করছেন না ইচ্ছে করে বোবা হয়ে কালা হয়ে রয়েছেন জড়ভরতজি জড়ভরতজি কীরকমভাবে কীরকম চতুর ভাবে কীরকম এই সংসারে সব লোক তাকে বিরক্ত করবে একটারও কাউ সঙ্গ করবেন প্রতিজ্ঞা নিয়েছেন আর কাউ সঙ্গ করবে না ওই জন্য ইচ্ছে করে বোবা কালা বয়রা এই খেতে খেতে রাত্রে পাহারা দে খেতে পাহারা দিলেন শুকর আদি হরিণ সব রাত্রিবেলা এসে কেউ খেয়ে নেবে নীলগাই পাহারা দিচ্ছেন কেউ ঘাটটাকে ধরবে এই চল এই বোঝাটা নিয়ে চল ঠিক চল চললো কেউ কিছু বলে না কোনো হ্যাঁ না কিছু নেই কিছু চাই কিছু বলছে না বৌবা যে যা বলে ঘা রাখা তাই করে এতে কি সুবিধে হলো এতে সুবিধে হলো এই জগতের লোক বলল এই লোকটা বোকা কিন্তু এর সুবিধে কি এই যে গুণসঙ্গ থেকে বেঁচে গেল গুণসঙ্গ থেকে বাঁচার এই পথ যত বাহাদুরি দেখাবে সব বন্ধনে করে বড় বড় সব আয়োজন করো বড় বড় সব উৎসব বড় বড় সবে কিন্তু সামলাবার লক্ষ্য যে ওইগুলো থেকে ঘেঁটে তোমার ক্রিমটাকে বার করে দেখাবে সে মহাপুরুষ কই দেখাও সমস্ত আয়োজনের পেছনে যদি ঘেঁটে আসল জিনিসটা না বার করতে পারো গেল তোমার সব এই সমস্ত গীতাতে আলোচনা হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর সব কোনো সময় যদি সময় হয় এগুলো আলোচনা করা যাবে দেখবে সেখানে চিত ভাবনার উন্মেষ যদি নাই হলো তোমার সমস্ত বৃথা যে কোনো অনুষ্ঠান করছো বিশেষ করে আধ্যাত্ম অনুষ্ঠান তাতে যদি চিত ভাবনার উন্মেষ তুমি না পাও নেট ইনকাম নেট আউটকামটা তাহলে তোমার সব বৃথা ভক্তিবীন ঠাকুর এই সমস্ত দেখিয়েছেন আমি কোনো সময় করব প্রমাণ এখন বলছেন তাহলে দেখো এই সঙ্গই তোমার প্রার্থনীয় দেবাহতী মাতাজিকে বলছেন আপনাকে এই সঙ্গ করতে হবে যারা সমস্ত প্রাকৃত জগতের সঙ্গ থেকে উপরত হয়েছেন আর যে লক্ষণগুলো আমি বললাম সেগুলো যদি দেখতে পান অবশ্যই তার সঙ্গ করবেন আর সঙ্গ করলে আপনি মুক্ত হয়ে যাবেন ব্যাস আর সাধুসঙ্গ কেন করবেন সেইটা সম্বন্ধে আমি প্রথমে শুরু করেছিলাম सतांग प्रसंज्ञाद मम भीर्ज संग विदो भवंत हित कर्ण रसायन कतः तज्योसनादासु श्रद्धारतीर्भक्तिरणु श्रद्धारतिर्भक्तिरनुक्रमिष्यति श्रद्धा रतिर्भक्तिरनुक्रमिष्यति প্রথমত ভক্তিটা আগে বলেছিলে যা যাই ভগবান ক্ষমা করুন সেই জন্য বলছেন এখানে সাধু সঙ্গেতে সুবিধা কি হয় বলছে একটাই বাংলা কথা সেটা হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নাই একটাই কথা সাধু সঙ্গেতে সর্বদা সদা হয় কৃষ্ণ পরসঙ্গ বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুচ্ছন সদা হয় কৃষ্ণ পরসঙ্গ ব্রহ্মাও একই কথা বলছেন জ্ঞানে মুদবাস নমন্তি এব জীবন্তি সন্মুখরীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভীর বলছেন তো ইত্যাদি অস্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভীর স্থানে স্থিতা স্থানে স্থিতাহা একথার মানে কি একথার মানে চক্রবর্তীবাদ বলছেন শিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ যে স্থানে স্থিতাহা এই কথার দ্বারা ব্রহ্মা বলতে চেয়েছেন সাধুগণ সাকাশে স্থিতাহা আমি সাধুগণের সঙ্গে যেটা এখানে কপিলজি বলছেন সতাম প্রসঙ্গাত মমবীজ সংবিধ এইটাই ব্রহ্মা মানে করছেন ব্রহ্মা বলছেন আমি স্থানে স্থিতাহা উপযুক্ত জায়গায় থেকে আমি কি কায়ময় বাক্যের দ্বারা আপনার স্মরণ নেব স্থানে স্থিত মানে সাধুগণ যেখানে বাস্তব সাধুগণ আছে সেইখানে আমি গিয়ে তাদের স্মরণে থাকবো তারা সর্বদাই ভগবানের কথা আলোচনা করবে বিষয়ের কথা তো বলে না ব্যাস আমার মঙ্গল হবে সেই জন্য সেখানে বলছেন যে শতাং প্রসঙ্গে আত্ম বীর্য সংবিধ ভবন্তে হিতকর্ণ রসায়নক কথা সাধু সঙ্গেতে আনন্দ এই জন্য হবে অপ্রাকৃত আনন্দের প্লাবন আসবে তার কারণ হচ্ছে সাধু সঙ্গেতে কি হবে ভগবানের অনন্ত ভগবানের অনন্ত বীর্যবতী কথার উৎসব হবে কথার উৎসব হ্যাঁ, তো মালপোয়া পুরি কচুরি এসবের উৎসব অনেক হয় কিন্তু কথার উৎসব তো দেখা যায় কথার উৎসব যদি হয় বলে কোনো মতে খাওয়া দাওয়াটা পানটা রক্ষা করব বাকি বাস সারাক্ষণ কথা শুনবো চতুর্মা চাতুর্মাসের ব্রত তো এইটি মালো শ্রীমান মহাপ্রভু এইটি দেখিয়েছিলেন কিন্তু চোরায় না শোনে ধর্মের কাহিনী একটা চোরের বাবা মরবার সময় বলছেন এই আমরা কিন্তু চোর চুরি আমাদের ধর্ম আর চুরি আবার ধর্ম হয়নি আর চোরের বাবা বলছে শোন মরবার আগে মরবার আগে ছেলেপেলেকে সব ছোট ছেলেগুলো বলে শোনো একটা কথা আমার কাছে প্রতিজ্ঞা করো যে তোমরা চুরি ছাড়বে না কিন্তু চুরি কিন্তু আমাদের বংশগত ধর্ম এটা করে যাবে আর একটা আমার কাছে প্রতিজ্ঞা করো আজকে যে কোনো দিন ভুলেও সাধুসঙ্গ করবে না সাধুসঙ্গ করবে না আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো সাধুসঙ্গ করলেই আমাদের কারবার চলবে না আর তা তো বটেই সাধুসঙ্গ করলে আমাদের কারবার চলবে না হ্যাঁ সবাই একত্রে থাকবে প্যাকাটি এনে দেখালো একটা প্যাকাটি ভেঙে যায় দেখো সব একসঙ্গে থাকবে তাহলে আক্রমণ করলে কি কিছু করতে পারবে না ভালো আর চোরের ছেলেগুলো সেটি উপদেশ পেল বাবা বলে গেছে বাবার কথা মানতে হয় বাবা বলে গেছে সাধুসঙ্গ কোনো দিন করো না আর তা সাধুসঙ্গ আমরা করবো না যেখানেই সাধু দূরে যে বাবা কী বলে দেবে কে জানে একটা যদি ভালো উপদেশ করে দেয় আমার তো চুরি করা আর হবে না মাথা ঢুকে গেল ভগবানের মান হলো দুলিয়ার ভার ও একদিন চুরি করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে আর দেখছে দূরে একটা রাম জয়রাম শ্রীরাম কীর্তন হচ্ছে তারপরে একটা সাধু হরিকথা বলছে সেই সবগুলো ও বলছে কানে জোর করে এরকম জোর করে আঙুল ঢুকিয়ে রেখে কিছু নেই এমনভাবে জোরে আঙুল ঢুকিয়েছে যেন একটা শব্দ আমার কানে না আসে হরিনাম হরিকথা শুনলে আমার চুরি বন্ধ হয়ে যাবে কিন্তু ভগবানের মা দুনিয়ার পায় ও কানে একেবারে জোরে আঙুল দিয়ে একটা কথা জানো বাবার কাছে প্রতিজ্ঞা করেছি বাবা আমার কত বড় মহাপুরুষ ছিল কত বড় চোর কানে একেবারে জোরে আঙুল দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে ভালো করে জঙ্গলের পথ এরমভাবে যেতে যেতে হঠাৎ কি হয়েছে বাবলা গাছের কাঁটায় পা দিয়ে দিয়েছে ওরে বাপ রে বলে হাত খুলে গেছে হাত তো এখানে ছিল হাত খুলে ওরে বাপ রে ওই যে সময় কাঁটা বার করতে ওই সময় কানে চলে এসছে যে দেখ ওইখানে সাধু বলছে সাধু বলছিল কিছু তত্ত্ব কথা ওইটা কানে ঢুকে গেল ওই তত্ত্ব কথা ওই যে কাঁটা বার করতে করতে কানে কি করবে ঢুকে গেছে কথা ওই যে সময়ের মধ্যে সাধুর কথা ঢুকে গেছে ব্যাস ও চুরি বন্ধ হয়ে গেল এই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি সাধুসঙ্গ করবো না তোমার বাবার কি ঠিকই তো আমার বাবার কি সাধুসঙ্গ করবো না করো না কিন্তু সাধুসঙ্গ করতে হবে সেইটি এখানে প্রমাণ পাওয়া গেল যে শতাং প্রসঙ্গাত মম বিরুজ সংবিত ভবন্ত হৃৎকর্ণ রসায়ন কথা হৃদ কর্ণ আমরা কর্ণের রসায়ন খুঁজি বাড়িতে সুন্দর সুন্দর গান বাজিনা কিন্তু হৃদয় আবার কর্ণের দুটোর একসঙ্গে এটা কি একমাত্র ভগবানের কথা এছাড়া তো হয় না এইটা করলে কি হবে তুমি তোমার শ্রদ্ধা হবে রতি হবে ভক্তি হবে রণিক্রমেশ্বতী আস্তে আস্তে ক্রমমার্গে তুমি ভক্তিতে ভগবানের কাছে যেতে পারবে ভগবানের ভক্তি তোমার জীবনে সিদ্ধ হবে কপিলজি ভগবান বলছেন এই ভক্তি এমন একটা জিনিস অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গড়িয়াসি বলছেন এ আশ্চর্য বিষয় বলছে অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের গড়িয়াসি जरत्वासु যা কোষম নির্গীর্ণ মানলো যথা যেমন আগুন সমস্তকে পুড়িয়ে দেয় সেরকম ভগবত ভক্তি যদি কাউর হৃদয়তে আবির্ভাব হয় অনন্তকালের সেই পাপ রাশি অনর্থ যা কিছু আছে সব পুড়ে ছাই হয়ে যায় ভক্তি থাকবে অতএব তার সঙ্গে আরও কিছু সব থাকবে হয় শুদ্ধ ভক্তি লাভ হয়েছে অথচ বাকি অন্য জিনিস আছে কী করে হয় ভক্তি সমস্তগুলোকে সরিয়ে দিয়ে নিজের জায়গা করি এই জন্য বলছেন অনিমিত্বা অন্যান্য জায়গায় আমরা দেখবে সেখানে বলছে অহিতকে অপ্রতিহাতা জয়াত্মা সুপ্রসিদতি ভাগবতে বলেছে সেখানে কোনো কন্ডিশন সেখানে নয় সেখানে কোনো কন্ডিশন নয় ছেলেপেলেগুলোকে যে মানুষ করে জন্ম দিয়ে তখন কি ছেলেপেলেকে বলে এই আগে থেকে বল বড় হয়ে আমাকে দেখবি কি না তবে তোকে মানুষ করে পড়াশোনা শিখবে তো বলে না তো এমনি পড়াশোনা শিখে বলে ভবিষ্যৎ হয় সেখানে কোনো কন্ডিশন থাকে কি ছেলেকে বলেই না কেউ ছেলে পেলে মানুষ করতে গিয়ে কোনো দিন বলবেন না দেখ আগে প্রতিজ্ঞা কর তো বড় হয় আমাকে দেখবি তাহলে আমি পড়াশোনা শেখো না এবার থাক বলবেন করে যাচ্ছে কিন্তু এই ভগবানের ক্ষেত্রে এখানে কন্ডিশন এখানে ভগবানকে কেন ভজন করব প্রশ্ন চলে আসে সেটা বলছেন অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গরিয়েসি এর চেয়ে বড় সিদ্ধি আর কিছু হতে পারে ভক্তি সিদ্ধি হলো সিদ্ধি বাকি যা কিছু সিদ্ধি তোমার জীবনে সব ভেলকিবাজি ওগুলো কিচ্ছু হবে না যোগ সিদ্ধি এটা ওটা কি করবে তুমি কিচ্ছু লাভ হবে না সব ছাই বস্ত্র আর যারা তো আসু আসু যারা তি আসু ইনস্ট্যান্ট জরাতি মানে জালিয়ে দেবে যা কোসম তোমার যে হৃদয়ের মধ্যে লুকিয়ে রয়েছে সমস্ত কামনা বাসনা বাসনা অনুर्थগুলো জরাত تاسو যাকোসম নির্গর্ণ মনোলো Yatha যেমন আগুন लागले পরে কি হয় বজে লিঙ্গ শরীরকে জালিয়ে দেবে জরাত تاسو নির্গ বলছেন সেরূপে লিঙ্গ শরীরকে যারা তাসু যা কৌশম কৌশম মানে হচ্ছে লিঙ্গ শরীর লিঙ্গ ভঙ্গ হয় না সেই যেটাকে বলা যতক্ষণ লিঙ্গ শরীরকে র্যাপচার করতে না পারছো ততক্ষণ কোনো বা কোনো বাহাদুরি কিছু হবে না যত বাহাদুরি সব শেষ ওই এক জায়গায় গিয়ে লিঙ্গ শরীরকে একেবারে র্যাপচার করে দাও ভক্তির দ্বারা সেবার দ্বারা প্রাণ যায় এত নিজের সুবিধার অন্বেষণ কেন করছো এমনভাবে ভজন করো এমনভাবে সেবা করো যাতে সম্পূর্ণভাবে লিঙ্গ শরীর বিধ্বস্ত হয়ে যায় লিঙ্গ শরীর একদম র্যাপচার হয়ে যায় লিঙ্গ শরীর যতক্ষণ ভঙ্গ না হবে ওই লিঙ্গ শরীরকে বলা হয় কারণ শরীর এটা তোমাকে ঘাড় ধরে আবার আরেকটা জন্ম দেবে লিঙ্গ শরীরকে যতক্ষণ ভঙ্গ করতে না পারে ততক্ষণ এই লিঙ্গ শরীর ঘাত ধরে তোমাকে আবার অন্য একটা জনিতে নিয়ে যাবে কি সুবিধা হবে আর বলছেন এভাবে ভঞ্জন ভজন করতে করতে সেই সাধক কি করেন হৃদয়ের মধ্যে পশ্যন্তিতে মে রুচিরাহাম বসন্ত প্রসন্ন ভক্তারুণ লোচনানি रूपानि दिव्यानि वरोप्रदानि स्वाकं वाचं स्पृहणीयां वदन्ति पश्वन्ति ते मे रुचिरां वसन्तो প্রসন্ন প্রসন্ন প্রসন্ন বক্তা রুণলোচনানি এইভাবে সাধক কি করে জননী সেই সাধুগণ আমার মনজ্ঞ প্রসন্ন অরুণ বর্ণ নেত্র সম্পন্ন বরপ্রদ অপ্রাকৃত জ্যোতির্ময় রূপ সকল দর্শন করেন সেই সব সাধুগণ যাদের সঙ্গ তোমাকে করতে বলছি তাদের হৃদয়তে জগন্নাথ সবসময় বসে থাকেন সমস্ত সময় ভগবান তাদের হৃদয়তে অধিকৃত করে বসে রয়েছেন ভগবান বিরাজমান যেটা গুঞ্জিটা মাঞ্জন প্রসঙ্গ প্রসঙ্গে আমাদের মহাজনগণ ব্যাখ্যা করেছেন সাক্ষাৎ ভগবান পরাত্মর অখিলেশ্বর সেই কৃষ্ণ সেই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে গুঞ্জিটা মন্দিরকে মাঞ্জন করছেন গুঞ্জিটা মন্দির ধুচ্ছেন আর সেই গুঞ্জিটা মঞ্জির মার্জনের মাধ্যমে ঠাকুর প্রমাণ করছেন দেখো তোমাদের হৃদয় যদি এইভাবে মার্জিত হয় তাহলে সেই হৃদয়তে যদি সিংহাসন ঠিকমতো পরিষ্কার করতে পারো তাহলে সেখানে এসে ভগবান সিংহাসনে বসেন গুঞ্জিটা মন্দির মার্জনের অর্থ কি ওই দর্পণ মার্জন এই গুঞ্জিটাতে জগন্নাথ এসে বসবেন কখন যখন সেই বসবার উপযুক্ত জায়গা হবে সেই উপযুক্ত জায়গা না হলে কি হবে সেখানে ভগবান তো বসতে পারেন না হয় না সেই সমস্ত রূপে শহীদ বাঞ্ছনীয় বাক্যালাপও সেই সাধুগণ করেন পশ্বন্তিতে মে রুচিরানি অম্ব সন্ত প্রসন্ন ভক্তারুণলোচনানি রূপানি দিব্যানি বরোপ্রদানি স্বাকম বাচম স্পৃহনীহম বদন্তি এইভাবে নিজের সমস্ত রূপ আদি সব বলছেন এইভাবে সাধকরা নিজের হৃদয়তে ভগবানকে দেখেন আর জেনে রাখো হে মাতো বাস্তবিক পক্ষে আমি ছাড়া কেউ নেই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আমি আমার বাক্য উল্লঙ্ঘন করবে কাউর ক্ষমতা নেই আমার আদেশ সূর্যকে পালন করতে হচ্ছে বায়ু দেবতা ইন্দ্র দেবতা অগ্নি দেবতা সমস্ত আমার চাকর আমার গোলাম সব গোলামি করছে সব ক্যাবিনেট ভাগ করা আছে সমস্ত আমার আদেশ পালন করতে বাধ্য তারা কারণ এই জগৎ ব্যাপারে ভগবানের যে রেগুলেশন সমস্ত সৃষ্টির এই যে রহস্য সূর্য চন্দ্র সমস্ত দেখছো যারা অন্তত কিছু বুদ্ধি আছে আর আইনস্টাইনের মতো ব্যক্তি নিউটন সবাই সবা ক্যান্ট সমস্ত বিদেশি ব্যক্তিরা যা সায়েন্টিস্ট বৈজ্ঞানিক সব অনুভব করে ভগবান আছেন একজন আছেন এমন একজন আছেন যে এই জগৎকে চালাচ্ছেন ক্যান্ট বলছেন আমি যখন রাত্রিবেলা আকাশের দিকে তাকাই আমার প্রচণ্ড ভয় হয় এই অনন্ত আকাশ এর মাঝখানে তারা গ্রহ নক্ষত্র আমি কে এতটুকু একটা ছোটো প্রাণী এই জন্মালো আর কবে মরে যাব এগুলো দেখে আমার অত্যন্ত চিন্তা হয় এগুলো কে করেছেন এর পেছনে মালিক কে আর একটা জিনিস আমার ভয় হয় যখন আমি কোনো একটা নোংরা কাজ করে ফেলি তখন কে যেন লুকিয়ে করলাম কিন্তু ভেতর থেকে কে আমাকে শাসন করে এই কেন নোংরা কাজটা করলি ক্যান বলছেন ভেতর থেকে কে যেন আমাকে শাসন করে এই কেন করলি এই কাজটা তখন চিন্তিত হয়ে পড়বে আমি তো নোংরা কাজ করে ফেললাম একটা এইভাবে জড়জগতের যারা আছেন তারা সেই দার্শনিকগণ জড়জগতের বৈজ্ঞানিকগণ তারা অনুভব করছেন জড় কবি তারা অনুভব করছেন মুসলিম কবিত্বের অনুভব করছে না অথচ আমাদের হচ্ছে না কেন তাতে জানি অপরাধ আসে প্রচুর পড়ে থাক অপরাধ না থাকলে পরে এটা হয় না চেতনা কেন কমে যাবে সাত্বিক বস্তু আহার করো সাত্বিক বস্তুর দান দক্ষিণা নাও ভগবানের সেবার জন্য বাকি রাজস্বিক বস্তুর কিচ্ছু নেও না ভজন জ্বলে যাবে মঙ্গল কি করবে ভগবানের সেবায় সাত্বিক বস্তু লাগে অত্যন্ত কষ্ট উপার্জিত যে ধন অতি কষ্টের সঙ্গে সেগুলো সব লাগবে মাধুকুরী ভিক্ষারই প্রশস্ত সারা জীবন আমি মাধুকুরী ভিক্ষাই বেঁচে এসছি ওই জন্য স্থূল কেউ দিতে চাইলে লজ্জা করে খুব খারাপ লাগে কেন সেগুলো হজম করতে হবে আবার যাই হোক এখানে কপিলজি মহারাজ বলছেন মদভয়াদ বাতি বাতুয়ম সূর্যস্তপতি মদভয়াদ বর্ষতি ইন্দ্র দহতি অগ্নি বর্ষতি ইন্দ্র দহতি অগ্নির মৃত্যুশ্চরতি মদভয়াত মদভয়াত বাতি বাতয়ম বায়ু দেবতা বায়ুকে সঞ্চালন করছে কোথা থেকে পাচ্ছ এই বা সমুদ্রে বাতাস উঠছে বাতাস পাচ্ছ কোনো তো ভগবান ট্যাক্স নিচ্ছে না এত জল দিচ্ছে আকাশ থেকে কেউ তো চিন্তা করছে না ভগবান এত কিছু দিচ্ছে কত ওই জন্য ট্যাক্স দিই না কর্পোরেশন একটু জল দিলে মশাই ট্যাক্সটা বাকি রয়েছে কেটে দেবো লাইট ভালো কথা কারেন্ট কেটে দেবে কারেন্টের বিল না দিলে কে সূর্যদেব বলছে না তো তোদের কারেন্ট আমি কেটে দেবো বিল দে এত বোকা লোকগুলো চিন্তা করছে না যে ভগবান কত কিছু দিচ্ছে এক রাত্রি দু রাত্রি যদি সূর্য না ওঠে ব্যাস হয়ে গেল সমস্ত লোক মরে যাবে সূর্য যদি দু রাত্রি তিন রাত্রি না ওঠে হয়ে গেল তোমাদের সব প্রাণ শেষ শেষ হয়ে যাবে সব জগৎ চক্ষু সমস্ত শেষ চন্দ্র সূর্য দুজনেই সব চালাচ্ছে চন্দ্র যত ঔষধি আছে বৃক্ষ লতা পাতা যা কিছু ঔষধি এই যে যা কিছু বুঞ্চ সব ঔষধি অমৃত ও দিচ্ছে আর সূর্য দিনের বেলা তাপ দিচ্ছে সমস্ত আর সূর্যের তাপেতে বাষ্প হয়ে জল উপরে যাচ্ছে সেখান থেকে মেঘ হচ্ছে মেঘ হয়ে বৃষ্টি দিচ্ছে কেউ তো ভাবছে না ভাবছে কি খাচ্ছে দাচ্ছে পাকা চালিয়ে ঘুমিয়ে পড়ল ভালো করে কেটে চিন্তা করছে না এসিটা চালিয়ে ঘুমিয়ে পড়ল ভালো করে চেতনা এত কমে যাচ্ছে যে একটা সামান্য কমন সেন্স নেই যে একটা ভগবান তার প্রতি আমরা কত ঋণী অনন্তকালে সেবা করেও তুমি পারবে না ভগবানের ঋণ এমনি তো আমাদের স্বাস্থ্যের কথা যে পিতামাতার ঋণ শোধ করা যায় না কিন্তু স্বাস্থ্য বলছে হ্যাঁ পিতামাতার ঋণও শোধ করা যায় যদি ভগবত সেবায় লাগানো যায় পিতামাতার ঋণ চলে যাবে কিন্তু ভগবানের ঋণ গুরু বৈষ্ণবের ঋণ শোধ করা যায় কি কোনোদিন শোধ করা যায় সেই জন্য বলছেন এখানে মদভয়াদ বাতি বাত সূর্যস্তপতি মদভয়াত ইন্দ্র দহতি অগ্নির মৃত্যুশ্চরতি মদভয়াত তারা আমার ভয়েতে বাতাস বইছে সূর্য তাপ দিচ্ছে ইন্দ্র বর্ষ বর্ষা করছে অগ্নি তাপ দিচ্ছে জ্বালাচ্ছে দহতি অগ্নি আর মৃত্যু সবাইকে যে এক এক করে হরণ করে নিয়ে যাচ্ছে সবার কাল হরণ করে নিয়ে যাচ্ছে মহাকাল সবার জীবন থেকে আয়ু কেউ বুঝতে পারছে না তুমি একটা করে সকাল হচ্ছে মৃত্যুর দিকে এগোচ্ছ ওই জন্য যখনই সুযোগ উপস্থিত হবে ভগবানের কথা সাধু সঙ্গ সব ফেলে দাও সব পিন্ডি চটকে দাও কিছু দরকার নেই সাধু সঙ্গ ছেড়ে কিছু করো না কেন তো সাধু সঙ্গ তো তুমি তো সবসময় পাচ্ছ না হ্যাঁ এমনিতে আমাদের শাস্তে বলে সতম বিহায় স্নানম আচরেত সহস্রম বিহায় দানম আচরে শত কাজ ছেড়ে চান করতে হবে চান না করলে হবে না সহস্র কাজ ছেড়ে দান দান দক্ষিণে যে অভ্যাস এগুলো করতে হবে এগুলো তো অনেক কথা আছে তো এখানে এবার এইভাবে ভগবান সমস্ত বললেন জ্ঞান বৈরাগ্য যুক্তেন ভক্তি যোগেন না হ্যাঁ ক্ষেমায়পাদম মূলম মে প্রবিশন্তি অকুতো ভয়ম হে মাতে এইভাবে জ্ঞান বৈরাগ্য যুক্ত হয়ে ভক্তিযোগের দ্বারা যে সমস্ত যোগীগণ অর্থাৎ ভক্তিযোগ যারা করছেন যারা ক্ষেমায়ু পাদমূলম মে প্রবিশন্তি অকুত ভয়ম জগতের এই দুঃখ আদির থেকে নিবৃত্তি লাভের জন্য আর আমার পরম পরম পদ যে আছে আমার চরণোদয়কে প্রাপ্ত হওয়ার জন্য কি করেন প্রবিশান্তি অকুত ভয়ম এ আমার লোকেতে প্রবিষ্ট হয় প্রবিশন্তি অকুত পাদমূলম্যে প্রবিশান্তি আমার চরণ কমল প্রাপ্ত হয় যেটা অভয় দান করতে পারে এই এখানে ষোড়বিংশ অধ্যায়তে সে কপিল ভগবান বলছেন অথ তে সংপ্রবক্ত प्रवक्षामि तत्यानं लक्षणं पृथक् যদ্বিদিত্বামুচ্ছেত পুরুষ প্রকৃতই গুণই অথ এখন আপনাকে এক কাজ করবো এই যে সব কথাগুলো বললাম যেসব লক্ষণগুলো তত্ত্ব কিছু উপদেশ করলাম অথ বর্তমানে অথ তে সং সংপ্রবক সংপ্রবক্ষামি তত্ত্বানম লক্ষণম পৃথক এই তত্ত্বগুলোকে আমি আলাদা আলাদাভাবে সংখ্যা সাংখ্য তত্ত্ব আলোচনা করে আপনার কাছে উপস্থাপন করব যদ বিদিত্বা যেটা জানলে পরে মুচ্ছেত পুরুষ প্রকৃতির গুণই যেটা জানলে পরে এই প্রাকৃত গুণ থেকে সমস্ত পুংস মানে জীবাত্মা পুরে দেহে বসতি পুরুষ সেই জীবাত্মা মুক্ত হতে পারে এইভাবে কার্য কারণ কর্তৃত্ব এই ব্যাপার সমস্ত হ্যাঁ কার্য বা শরীর কারণ বা ইন্দ্রিয় কর্তা অর্থাৎ তদ অধিষ্ঠাত্য দেবতাবর্গ এই তিন ব্যাপারই প্রকৃতিরই হেতু বলছে কার্যকরণ আর কর্তৃত্ব কর্তৃত্ব বলছেন এখন প্রশ্ন হলো আমাদের কাছে তত্ত্বগুলো যে আছে সে তত্ত্বগুলো বিচার করলে ধীরে ধীরে বেরোয় সাংখ্য তত্ত্বের এরা হচ্ছে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চতন্মাত্র আর কি পঞ্চভূত সব মিলে কুড়িটা হলো তারপরে মন বুদ্ধি চিত্ত অহংকার চব্বিশ তত্ত্ব হলো তারপর প্রকৃতি আদি সব যদি ধরো আস্তে আস্তে ছাব্বিশ তত্ত্ব হয় ধীরে ধীরে তুলতে এইভাবে সমস্ত তত্ত্বগুলো কিভাবে আলাদা আলাদাভাবে চিন্তা করা যায় আবার এই সম্মিলিতভাবে কিভাবে একটা বিশাল এই প্রকৃতির সমস্ত কিছু চলছে এর মধ্যে সেটা ভগবান বলছে আশ্চর্য ব্যাপার আর প্রকৃতি আর পুরুষ দুটো মিলিয়ে কার্য চলছে জগতে প্রকৃতি কেবল একা কিছু করতে পারে না প্রকৃতি চৈতন্য চৈতামিত বলছেন প্রকৃতির নিজের কোনো ক্ষমতা নাই বলছেন যেমন লৌহখণ্ড অগ্নির সংস্পর্শে জারণ ক্ষমতা লাভ করে তাই তো আগুনের সংস্পর্শে লোহাটাকে রাখলে আগুনের সংস্পর্শে লোহাটাকে রাখলে লোহাটা গরম হলো লাল হলো তখন তুমি সেই লোহাটাকে তুলে নিয়ে গিয়ে জারণ করছো ঔষধি খাবে সেখানে লোহার এটাকে ডুবিয়ে দেবে জারণ ওটাকে বলে তাহলে লোহার খণ্ডটা এমনি জারণ করতে পারত না অগ্নির সংস্পর্শে এর অগ্নির সংস্পর্শে এ লাল হয়েছে অগ্নির গুণাবলী সে লোহার খণ্ডের মধ্যে সঞ্চারিত হয়েছে এবং সেটা দিয়ে তুমি জারণ করছো এটা লোহার কি ক্ষমতা আছে লোহার নিজের কোনো ক্ষমতা নেই অগ্নে শক্তে লৌহ জয় জয়ছে করে জারণ অগ্নির শক্তিতে অগ্নির শক্তে লৌহ জয়ছে করয় জারণ অগ্নির শক্তিতে লোহা যেমন তাপ গ্রহণ করে সেই জারণ ক্রিয়া সম্পন্ন করে ঠিক সেরকমভাবেই এখানে জারণ করছেন প্রকৃতি সেরকম নিজের কোনো করার কিছু নাই প্রকৃতির মধ্যে শক্তি সঞ্চার করেন ভগবান এই জন্য প্রকৃতি এবং পুরুষের সংযোগে এই জগতের যা কিছু জগৎ বৈচিত্র্য এইসব দেখছো খেলা চলছে সমস্ত কিছু নিয়ে এসব চলছে ঈশ্বর কাল প্রকৃতি এগুলোকেও অনেকে গণনা করেন এগুলো যাই হোক এইরকমভাবে আলাদা আলাদাভাবে সমস্ত চিন্তাগুলো এই জগতের অঙ্কুরটা জগতের সৃষ্টি কি করে হলো এটা কালকে অল্প বলেছি সৃষ্টি রহস্য বলতে থাকলে সব ঘুমোতে আরম্ভ করবে মাথাই খারাপ হয়ে যায় হ্যাঁ সৃষ্টি রহস্য ওই জন্য খুব গভীরভাবে বললে সব কি আলোচনা হচ্ছে কি জান অল্পের ওপরে বলি সেটা বলছেন মহত্তত্ত্ব হয়েছিল কালকে বলেছিলাম এটা অন্য সময় আলোচনা করব বিস্তৃতভাবে যখন সেরকম অবস্থা থাকে না নরতম ঠাকুর তেরো তারিখ চলে গেছে আজকে নয় তেরো তারিখ দেখে তেরো তারিখে চলে গেছে সেই জন্য বলছেন যে এই যে মহত্তত্ত্ব হলো মহত্তত্ত্ব বিকার প্রাপ্ত হয়ে ভগবানের ইচ্ছাতে মহত্তত্ত্ব হলো মহত্তত্ত্ব একটা পসিবিলিটি সম্ভাবনা সেটা বিকারপ্রাপ্ত হয়ে বিভিন্ন বৈকা বিকার জন্মালো ত্রিবিধ একটা হচ্ছে সাত্ত্বিক রাজসিক তামস এই তিনটে অহংকারের তিনটে প্রকৃতির গুণ এই প্রথম থেকে ইন্দ্রিয় আদি উৎপন্ন হলো মহাবোধ সকলের উৎপত্তি এভাবে হয় আর তারপরে যেটাকে বলে হচ্ছে এই যে রজগুণ সমন্বিত তার থেকে সমস্ত ইন্দ্রিয় সকল আদি আর তমগুণ থেকে পঞ্চতন্মাত্র কিভাবে হচ্ছে আকাশ সৃষ্টি হলো আকাশের গুণ হলো শব্দ সেই শব্দ আবার আস্তে আস্তে বিকারপ্রাপ্ত হয়ে কিভাবে পরপর পরপর ভূতগুলো তৈরি হচ্ছে সেইগুলো সমস্ত কালকে আলোচনা তেজতত্ত্ব হলো তেজতত্ত্ব রূপ দর্শন হবে তারপর রসতত্ত্ব হলো রসতত্ত্ব থেকে তারপর কি হলো মৃত্তিকে তত্ত্ব আকাশের গুণ যেন পরপর ভূতে আকাশের গুণ শব্দ আকাশের গুণ যেন পরপর ভূতে আকাশের গুণ হলো শব্দ স্পর্শতন মাত্র এবার বায়ু হলো সেখানে বিকার প্রথায় দেখা যায় পরের পরের যে ভূত আকাশের গুণ যেন পরপর ভূতে পরের যে ভূতগুলো তার মধ্যে পূর্বের যে কারণগুলো এগুলো সন্নিবিষ্ট রয়েছে বুঝা গেল পর পর এগুলো সব যুক্ত থাকে যেমন বলছেন আকাশের গুণ হলো শব্দ আকাশের গুণ শব্দ আর যে স্পর্শ তন্মাত্র হলো বায়ু সেখানে হচ্ছে শব্দ স্পর্শ দুটো রয়েছে এইভাবে পরপর আলোচনা করবে শব্দ স্পর্শ রূপ রয়েছে গুণ রয়েছে এইভাবে পরপর সব হয় তো যাই হোক এইভাবে সমস্ত জগতের যখন এই সমস্ত খুলে গেল সব কাল কর্ম ঈশ্বর সব কিছু সমস্ত করে দেওয়ার পর এবার ভগবান সমস্ত কিছুতে প্রবিষ্ট হলেন হয়ে কালকে বলা হয়েছিল এবার জগৎ চক্রকে সঞ্চালিত করলেন ধীরে ধীরে জগৎ প্রকাশ পেরো পুরুষ এবং প্রকৃতির বিবেক সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছেন তার মধ্যে সপ্তবিংশ অধ্যায়তে কেবল দু একটা কথা আমি আলোচনা করব বলছেন চিত্তের মধ্যে বিষয় বিষয়ের মধ্যে চিত্তে কি করে অনুপ্রবিষ্ট হলো বলে এই ঠিক অভিনিবেশ সম্পূর্ণ বিষয় আলাদা জিনিস আর চিত্ত আলাদা চিত্তের মধ্যে প্রতিফলন হচ্ছে বিষয়ের কিন্তু অন্তঃকরণের মধ্যে ওর যে একটা ছবি পড়েছে বিষয়ের আর তত্ত্বজ্ঞান না থাকার জন্য সপ্তম খন্দ এরম বলছে যেমন একটা জলাশয়ের তীরে দাঁড়িয়ে রয়েছে দেখবে জলাশয়ের মধ্যে দেখছো একটা তাল গাছের ছবি রয়েছে ড্যাঙায় একটা পাড়েতে তাল গাছ রয়েছে জলেতে দেখছো সে তাল গাছটা এরম নড়ছে নড়ছে তো বাস্তবিক পক্ষে কি তাল গাছটা নড়ছিল আমরা দেখছি এই যে একটা জলাশয়ের একটা জলাশয়ের তীরে যে তালবৃক্ষটা আছে সেটাকে জলের দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি জলবৃক জলের মধ্যে তালবৃক্ষটা এরকম কাঁপছে বাস্তবিক বাক্যে তাকিয়ে ওপরে তাকিয়ে দেখো তালবৃক্ষ তো কাঁপছে না তালবৃক্ষের যে প্রতিবিম্ব পড়েছে জলে তাতে যে বায়ুর সঞ্চালন হচ্ছে জলে তাতে কাঁপছে জল রাশি আর তাতে মনে হচ্ছে যেন হয়ে গেল তাতে তালবৃক্ষকে কম্পমান মনে হচ্ছে ঠিক এক্স্যাক্টলি ওরকম ঠিক যেমন তালবৃক্ষ কখনোই কম্পমান হচ্ছে না ভুল কথা তালবৃক্ষের যে প্রতিবিম্ব পড়েছে সেই প্রতিবিম্ব বায়ু সঞ্চালনের পরে ফলে বায়ুতে মনে হচ্ছে জল কাঁপছে তো মনে হচ্ছে তালবৃক্ষটা কম্পমান হচ্ছে ঠিক সেই রকম বাস্তবিক পক্ষে বিশুদ্ধ চিত্ত যখন হয় তখন তাতে ভগবত প্রতিফলন ছাড়া আর অন্য কিছু সম্ভব না কিন্তু বিষয়ের অভিনিবেশের ফলে চিত্তের এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে তাতে ওটা মনে হচ্ছে এটা আমারই ক্ষতি হলো বিষয়ের ক্ষতি বিষয়ের লেনদেন লাভ লোসকানে যা কিছু কেউ মরে গেল আত্মীয় স্বজন সব কিছু হচ্ছে তাতে আমার মনে হচ্ছে না আমার ক্ষতি হয়ে গেল বাস্তবিক পক্ষে আমার কিছু হয়নি সেই জন্য বলছেন অর্থে হি অবিদ্যমানেপি সংস্কৃতির নিবর্ততে ধায়ত বিষয়ান অস্য স্বপ্নে রণর্থাগম যথা বলছেন স্বপ্নে যেমন একজন পুরীতে ঘটনা ঘটল পৌপাদের আবির্ভাব স্থানেতে একটা উড়িয়া ব্রাহ্মণ সে সে তার রোজগারের দরকার সেই জন্য তাকে ডেকেছিল রান্নাবান্না করতে এসছে এখন অনেক দিন পাঁচ সাত দিন রান্না করেছে আগে থেকে রান্না করছে রান্না করে কিছু পয়সা পেয়েছে খেতে জমি জমা কিছু আছে অল্প কাঁচা পয়সা পায় না আর পয়সা জমা করে এখন যেদিন দেশে যাবে বালেশ্বরে সেদিনকে যে কাপড় চোপড় যা দান দক্ষিণা পেয়েছে সমস্ত কিছু টাকা পয়সা সে এক জায়গায় বেঁধেছে ভালো করে সকালবেলা উঠলে ট্রেন ধরবে সে ভালো করে বেঁধে সে শুয়ে রয়েছে রাত্রির বেলা মাঝরাতে সে চিৎকার করছে চোর চোর আমার সব নিয়ে গেল আমার লুটে নিয়ে গেল বাঁচাও বাঁচাও সে পাশে লোক চিৎকার করে এই কী হয়েছে এক ধাক করে কী হয়েছে চিৎকার করছি চোর সব নিয়ে গেল চার চোর নিয়ে গেল কোথায় চোর ও চোর আমি তো স্বপ্ন দেখছিলাম আমার সব নিয়ে গেছে সব নিয়ে গেছে আর একটা অদ্ভুত ঘটনা দুই ব্রহ্মচারী শুয়েছে ঘরে একজন চৌকির ওপর একজন চৌকির নিচে একজন চৌকির ওপরে একজন চৌকির নিচে যে চৌকির ওপরে শুয়েছে সে বেটা না গড়িয়ে তো পড়বেই সে তো আছেই একজন ভূতের স্বপ্ন দেখছে একজন চোরের স্বপ্ন দেখছে দুজনেই সে মানে আমাদের সেই ব্রহ্মচরিত্র রয়েছে সে ওপরেও ভূত দেখছে আর সেই ভূত দেখতে দেখতে ভয়েতে ঝাঁপিয়ে পড়েছে যে চোরের স্বপ্ন দেখছে ও বলছে ধরেছি চোর চোর ধরেছি ধরেছি চোর আর ছাড়বো না বলছি ছাড় এটা ও বলছে আমার ভূত ধরে ফেলেছে ধরেছে ভূত ও বলছে আস্তে আস্তে সে এই নিয়ে আমাদের কত মজা হয় দুই ব্রহ্মচারী এখন আজ হয়েছে সে কি হাসির কথা তো এইরকম কপিলজি মহারাজ বলছেন অর্থে হি অবিদ্যমানে অপি সংস্কৃতির না নিবর্তন বাস্তবিক কিছু নেই সব ভুয়ো কিন্তু তথাপি অর্থে হি অবিদ্যমানে অপি সংস্কৃতির ন নিবর্তন তথাপি সংসার যাচ্ছে না কারণ কি না বলছেন ধায়ত বিষয়ান অস্য ঠিক যেমন স্বপ্নেতে বিষয়ের ধ্যান করলে পরে তাতে প্রবেশ হয়ে যায় স্বপ্নেতে হয়তো হয় কি না স্বপ্নে অদ্ভুত অদ্ভুত হয় আমাদের ছোটোবেলা অনেক কিছু হয়েছে ছোটোবেলা ঘুমিয়ে রয়েছি ওটা ফুটবল খেলছি খেলতে খেলতে এক লাথি বাবাকে আপদ এক ধাক্কা ফুটবল খেলা শেষ হয়ে গেল স্বপ্নে ছোট্ট বাচ্চা বয়সে খেলছি মা লাথি তাকি এরকম ধরনের কিন্তু বাস্তব জিনিসটা নাই কিন্তু মনে হচ্ছে এটা সত্য সেগুলো প্রমাণ দেখে ধায়ত বিষয়ানা অশ্ব স্বপ্নের অনর্থাগমে যথা স্বপ্নে যেমন শিরশ্ছেদ হয়ে যায় গলা কেটে দিয়েছে মরে গেলাম চিৎকার কিচ্ছু করেন এই ধরনের প্রমাণের দ্বারা কপিলজি মহারাজ বোঝাচ্ছেন পুরুষ এবং প্রকৃতির বিবেক জাগরুক করার চেষ্টা করছে ধীরে ধীরে এই সমস্তগুলো অনুভবের বিষয় হওয়া দরকার আর তারপরেতে অষ্টবিংশ অধ্যায়েতে অষ্টাঙ্গ যোগ নিরুপাধি স্বরূপ লক্ষ্য স্বরূপ জ্ঞান ইত্যাদি সব কথন করছেন অষ্টাঙ্গ যোগের কিভাবে কিভাবে করে সেই সমস্তগুলো বর্ণনা করছেন তাতে অনেক সমস্ত বিষয় আছে গভীর তারপর কাল প্রভাব বা সংসার ঘোর সংসারের বর্ণনা করছেন সেখানে গিয়ে বলছেন কাল এবং সংসারের বিভিন্ন বর্ণনার প্রসঙ্গে একনবিংশ অধ্যায়তে ভগবান বলছে দেখো আমার ভক্তি বড় আশ্চর্য ভক্তিযোগ বহুবিধ ভক্তিযোগ আবার অনেক রকম আছে মা তো ভক্তিযোগ বহুবিধ মার্গৈর ভবা ভামিনী ভব্যতে স্বভাব গুণ মার্গেণ পুংসাম ভাব বিভিদ্বাতে অভিসন্ধায় যো হিংসাম দম্ভ্যম মাস চর্যমেব বা সংরম্ভি ভিন্ন দৃগ ভাবম ময়ী কোরিয়াত স তামসহ ভক্তি আবার অনেক রকম আছে কেউ তামস ভক্তি করে কেউ রাজস ভক্তি করে বিভিন্ন রকম ভক্তিরও বিভিন্ন রকম শুদ্ধ ভক্তি গীতাতেও ভগবান বলেছেন এসব পরে ভগবান উত্তর দিচ্ছেন শুদ্ধ ভক্তিটা কেমন জানো হ্যাঁ মা তাকে বলছেন শুদ্ধ ভক্তিটা কেমন বলছেন ঠিক যে উদাহরণ আমি আগেও বলেছিলাম মদগুণ সতীমাত্রেণ ময়ী সর্ব গুহাশয়ে বনগতিরবিচ্ছিন্না যথা গঙ্গাম্বস অম্বদ লক্ষণম ভক্তি যোগস্ব নির্গুণস্য হি উদাহৃতম অহেতুকে অব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে মদগুণ শ্রুতিমাত্রেণ মুই সর্বগুহাশয়ে আমার গুণগান লীলা গাথা শোনার সঙ্গে সঙ্গে মদগুণ শ্রুতি মাত্রে ন মুই সর্বগুহাশয়ে সবার হৃদয়ের অন্তঃকরণে যে আমি বসে রয়েছি সেই আমি মই সর্বগুহাশয়ে ভক্তি জাগরুক হবে মদগুণ শ্রুতি মাত্রে ন মই সর্বগুহাশয়ে মনগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্বদ অম্বসো গঙ্গাম্বস অম্বদ গঙ্গা যেমন ছুটতে ছুটতে সমুদ্রের দিকে যায় সিন্ধুর দিকে সেরকম মদগুণ শ্রুতি মাত্রেন মণি সর্বগুহাশয়ে আমার অনন্ত গুণরাশি শোভনের পর পাগল হয়ে যায় জীবাত্মা যদি সত্যি শোনে যদি শোনবার অভিনয় করে বসে থাকে আর ভেতরে সংসার থাকে তাহলে কি হবে বাস্তবিক যদি শোভন করে তার কি হবে মদগুণ শ্রুতি মাত্রেণ ময়ী সর্বগুহাশয়ে মনগতির অবিচ্ছিন্ন গতি যেমন যায় গঙ্গা সমুদ্রের দিকে সেটা কিরম ভক্তি বলে লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্যই উদাহিত এই যে উদাহরণটা দিলাম এটা হচ্ছে নির্গুণ ভক্তি যেখানে কোনো কন্ডিশন ব্যবসাদারি নাই যেখানে কোনো ব্যবসাদারি নাই কোনো কন্ডিশন নেই ভগবানকে ভালোবাসবো ভগবানই ভালোবাসার বস্তু কাকে ভালোবাসছ সেই বলছে লক্ষণম নির ভক্তিযোগস্ব নির্গুণস্য হি উদাহিতম এটাকে বলে মা অহেতুকি অব্যবহিতা বা অপ্রতিহতা যা ভক্তি পুরুষোত্তমে পুরুষোত্তম কাকে বলা হয় বলছেন এই সমস্ত জীবগুলো এগুলো থেকে পুরুষ পুংসাম বলা হয় দেহের মধ্যে থাকে জীবাত্মা কিন্তু সেই বিরাট পুরুষ যিনি আছেন অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র যিনি আধার তাকে বলা হয় পুরুষোত্তম অত বেদে চ লোকে কথিত পুরুষোত্তমাহা গীতা বলছেন লক্ষণম ভক্তিযোগস্ব নির্গুণ সহি উদাহিতম অহেতুকে অপ্রতিহতা যা ভক্তি যা ভক্তি হি পুরুষোত্তমে পুরুষোত্তম ভগবানের প্রতি যে অহেতুকি অব্যবহতা যে ভক্তি প্রবাহ যে তোমার ফাংশন যে মনের যে বৃত্তি এটাকে বলে ভক্তি মনের যে নিরবচ্ছিন্ন গতি ভগবানের দিকে ধারা নিরবচ্ছিন্নভাবে ভগবানের দিকে এরা গেল ভক্তি কালকে আলোচনা করব আবার সেখানে বলা হবে সকালে বিশেষ করে সকালে বৈষ্ণব দর্শন সম্বন্ধে আলোচনা হচ্ছে কখন ভগবান তোমার করুণা তোমার জন্য তো দিচ্ছেনি কখন তুমি নিতে কখন ভগবান তোমাকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে কোন সময় সেটা কালকে সকালে আলোচনা করা হবে আশ্চর্য সমস্ত আনন্দ আর জগতে কি হয় না শালক্য শাস্ত্রী সামীপ্য সারুপৈকত্যম অপিউত দিয়মানম ন গৃহন্তি বিনা মৎসেবনম জানা আমার ভক্ত কাকে বলা হয় জানো মৎসেবক বাস্তবিক যে আমার সেবক বলে তাকে যদি শালক্য শালক্য দি শালক্যর শাস্তি সামীপ্য সারুপ্য চার প্রকারের মুক্তি আমি দিই এগুলো মানে কি শালক্য মানে ভগবানের সমান লোক ভগবানের সমান ভগবান যে লোকে থাকেন সেটা তোমার স্থান দেবে শাস্ত্রী ভগবানের সমান ঐশ্বর্য দান করলো সামীপ্য ভগবানের নিজের সান্নিধ্যে থাকার ব্যবস্থা করলো সারূপ্য ভগবানের সমান রূপ লাভ করলেন আর সাজুজ্জোর কথা ছেড়ে দাও সাজুজ্জোর কথা তো কোনো রকমভাবে এটা তো ব্রহ্ম সাজুজ্য আর ভগবত বিগ্রহ সাজুজ্য দুরকম সাজুজ্য হয় কিন্তু কেই বা মনে রাখে আর কেউ বা শোনে সাজুজ্য কখনোই ভক্তরা চান না সাজুজ্য শুনলার পরে ভক্তদের লজ্জা ঘৃণা ভয় মৃত্যু বাঁধছে তবে সাজুজ্য না লয় নরক বাঁধছে মৃত্যু না নরক তবু ভালো নরক বাঁধছে তবু সাজুজ সাজুজ্য না লয় নরক চেয়ে নেবে তো সাজুজ্য মুক্তি ভগবানের সঙ্গে মিলে যাবে ত্রিপুটি বিনাশ দৃষ্টা দৃশ্য দ্রষ্টা দর্শন বলছে যে দ্রষ্টা দৃশ্য আর দর্শন ক্রিয়া তিনটে সেপারেট থাকলে পরে তাহলে আপনি ফিল করবেন আপনি দর্শন করছেন দর্শন নামক ক্রিয়া ওটা কেমন সুন্দর দেখো তো তাহলে এর মধ্যে আপনার তিনটে ক্রিয়া রয়েছে এক হচ্ছে আপনি যে নিজে অহংকারে বলছেন আমি দেখব আর ঠিক আছে দেখো তুমি দ্রষ্টা তার সঙ্গে সঙ্গে কি তোমার দর্শন নামক ক্রিয়াটা কাজ করছে দর্শন দর্শন নামক তোমার ক্রিয়াটা হচ্ছে আর যে বস্তুটাকে তুমি দর্শন করছো সেটা তোমার সামনে রয়েছে এরকমভাবে যখন এই বলে ভগবানকে তুমি দর্শন করবে ভগবানকে সেবা করবে ভগবান তোমায় আলিঙ্গন করবেন সেবার অধিকার দেবেন তুমি এসব চাইছো না তোমার যে আমার দরকার নেই কী চাইছো বলে তিনটে শেষ করে দাও ভগবানের আলাদা অস্তিত্ব জানতে পারবো না আর আমিও একটা সুইসিডাল স্কোয়াড মানে গায়ে বোম বেঁধে ঝাঁপ দেবো ধরে যাকে মারবো সে মরে যাবে আমিও মরে যাবো আর শেষ সব শেষ রসগোল্লাটা সন্মুখে রয়েছে রসগোল্লা বিশাল সেই রসগোল্লার রসটাকে তোমাকে আস্বাদন করতে হবে তাহলে তোমার আস্বাদন ক্রিয়াটা তোমার মধ্যে যদি না থাকে তাহলে আস্বাদন কি করবে আস্বাদক আস্বাদ্য বস্তু তিনটে থাকবে তিনটে মিলে মিলেমিশে ঘেঁটে পিন্ডি চটকে দিলে কি থাকলো কিছু থাকবে না যারা বলছেন আমরা সাজুজ্য লাভ করব তাদের তোমাদের কি বেনিফিটটা হলো এত বোকা বেনিফিটটা কি হলো তুমি তো গিয়ে মিলে গেলে তুমি তো ত্রিপুটি বিনাশ করতে চাইছো তোমার তো কোনো অস্তিত্ব তুমি তাহলে ভগবান বলে কোনো বস্তুকে জানতে পারবে না সর্বাঙ্গ সুন্দর অনন্ত কালের ইতিহাসে এরকম সুন্দর বস্তু কিছু নেই তো তুমি বলছো হেরা দরকার নেই আর তোমার নিজের অস্তিত্ব চাইছো না কিছুই চাইছো না মিলে যাচ্ছ তা কি হবে আর তো কিছু নেই এটাকে বলে আত্মহত্যা এটা এক ধরনের আত্মহত্যা সেই জন্য দিয়মানম ন গৃহান্তি বিনা মত সেবনম জানা আমার ভক্তদেরকে শালক্য শাস্ত্রীর সামেপ্য সারপৈকত্যম অপি উত দীয়মানম ন গৃণন্তি বিনা আমার সেবনম জানান আমার ভক্তের লক্ষণ হলো মাতে তাদেরকে এইসব চারবিধা চার প্রকারের মুক্তি আদি দিলেও কিচ্ছু নেবেন না তারা কেবল আমার সেবা আমার ভালোবাসা আমার ভক্তি ছাড়া কিছুই নেবেন কোনো কিছু তারা গ্রহণ করেন এইভাবে ধীরে ধীরে সমস্ত বর্ণনা করছেন অধার্মিক গণের বা তামসিক গতি নরকের বিভিন্ন রকম বর্ণনা এই সমস্ত কিছু বর্ণনা রয়েছে ত্রিংশ অধ্যায়ে শুনলে সবাই ভয়ে উঠে চলে যাবে আর শুনবে না ওরে বাপ নরকের সব বর্ণনা বিভিন্ন রকম কি হয় কি কি এই সমস্তগুলো বর্ণনা রয়েছে নরকের বিভিন্ন রকম অনেকে মনে করেন বোধ হয় এই জন্য নরকপরক একটা ফলস ফিলসফি তা নয় এখানে যেমন কষ্ট হয় কর্মফলে সে তো হয়ই তার সঙ্গে সঙ্গে আবার মরবার পর তাকে একটা যাতনা শরীর দেয়া হয় তাকে কি দেয়া হয় যাতনা শরীর সেই যাতনা এই শরীরটা ছেড়ে দেবে দিয়ে নরক যন্ত্রণা ভোগ করার জন্য যাতনা শরীর দেওয়া হবে সেই যাতনা শরীরকে যমরাজরা এরকমভাবে ধরে নিরানব্বই যোজন হাজার যোজন দূরবর্তী যে জমালয় নৈরিত কোণে দক্ষিণ পশ্চিম কোণে ঠিক ডিরেকশানে ওখানে নরক প্র্যাকটিক্যালি এই চোখে দেখা যাবে না গেলে বুঝতে পারে যখন যাবে নরকে তখন বুঝবে ওরে হ্যাঁ তো বলেছিল আমি বুঝিনি ডিস্টেন্স পর্যন্ত বলে দিয়েছে ভৌগোলিক অবস্থান কোন দিকে কে অবস্থায় রয়েছে নরক সেখানে নিয়ে যাবে সেখানে জমদূতেরা টেনে নিয়ে যাবে এ রাস্তার মধ্যে যেতে যেতে যে কষ্টটা সেটা বর্ণনা শুনলে হার্টফেল করবে জি অথচ ইচ্ছা মতো পাপ করে যাচ্ছে অত্যাচার করে যাচ্ছে করছে না হ্যাঁ এখানে এবার বর্ণনা করছেন ভগবান যে কিভাবে মানুষ যদি প্রাপ্ত হয় আর মানুষ জন্মবার পরেও তাদের কি অবস্থাটা হয় ভগবান বলছেন কর্মনা দৈবেন বলছেন দৈব বলছেন কর্মণা দৈবেন ত্রেণ জন্তুর দেহ উপপত্তয়ে আহা প্রবিষ্ট উদরম পুংস রেত কণাশ্রয় পুরুষের কনা আশ্রয় করে স্ত্রীর গর্ভে প্রবিষ্ট হয় সেখানে তোমার নিষেক হয় নিষেক হওয়ার পরে সেখানে হচ্ছে কললন্তে করাত্রেণ পঞ্চরাত্রে ন বুদবুদম একটা সমস্ত বুটকির মতো প্রথমে জন্মায় তারপরে পাঁচ রাতের পথে বুদ্বুদ একটা জলের বুদ্বুদের মতো দশা হেনত কর্কণ্ডু পেশণ্ডম বা ততহ পরম মাসেন তু শিরোদ্যাভ্যাম বাহবাঙ্গ্রে আঙ্গ্রাদ্যাঙ্গ বিগ্রহ আর নখ রোমাস্থি মর্মাণি লিঙ্গ ছিদ্যোদ্ভব স্ত্রীবিহি ধীরে ধীরে এক মাসের পরে এক একটা হচ্ছে মাসে নত শির মাসে এক মাসের পর একটা মাথা দেখা দিল পেটের গর্ভে দু মাস হয়ে গেল তার বাহু আর আস্তে আস্তে দেখা গেল ছোট ছোট ব্যাঙাচির মতো নোক লোম আদি তার লিঙ্গ কি হবে এগুলো সব পরবর্তী মাসগুলোতে দেখা দিল এইভাবে মাতৃগর্ভেতে সেই কর্মফল বদ্ধ জীব মাতৃর গর্ভেতে কষ্ট পাচ্ছে মাতা যে সমস্ত তীক্ষ্ণ অত্যন্ত ঝাল আদি কটু যেগুলো পাবে বাচ্চার লোম বাচ্চার চামড়া অত্যন্ত পাতলা থাকে কষ্ট হয় তার যেরকম যেরকমভাবে অ্যাসিড ফ্যাসিড যা কিছু থাকে সব বাচ্চাকে জ্বালায় কষ্ট হয় বাচ্চার এইভাবে ধীরে ধীরে যখন সময় আসে তখন বায়ুর দ্বারা সঞ্চালিত হয়ে গর্ভেতে এরকম কাঁপতে থাকে তখন যন্ত্রণায় অস্থির তখন বলছে বায়ুর দ্বারা সঞ্চালিত হয়ে ভূমিষ্ঠ হলো ভেতরে ভগবানকে বলছে ভগবান আমি তোমার ভজন করব আমায় ছেড়ে দাও আর এরকম কষ্ট হচ্ছে কিন্তু যখনই এই পৃথিবীর স্পর্শে এলো সঙ্গে সঙ্গে ভুলে গেল মায়া জগৎ যেই স্পর্শ করলো তখন কী প্রতিজ্ঞা করেছে কে জান এর মধ্যে অনেক কথা আছে গর্বেতে ভগবত স্তুতি ইত্যাদি বিশ্বনাথ চক্রবর্তী সব জীব দেখে না এর মধ্যে অনেক সিদ্ধান্ত এগুলো এখন আলোচনা করলে কোথায় আলো আমি এগোবো অনেক কথায় সমস্ত আলোচনা হওয়া উচিত ভগবান বলছে দেখো এই মানুষগুলো মানুষ জন্ম হয়ে আমার যে ভজন করা কর্তব্য সেটা সেটা ভুলে গেছে করছে না তাদের একটাই ডিউটি সমগ্র যত মানব জাতি আছে তাদেরকে ডেকে চিৎকার করে বলবেন একটা সত্য কথা তোমাদের কোনো ডিউটি নেই একটাই ডিউটি যেসব ডিউটিগুলো তোমরা নিজের সৃষ্টি করেছো তোমার ডিউটি একটা ভগবত ভজন যে অন্য অন্য ক্রিয়াকর্ম করতে হয় ভগবানকে ওরিয়েন্টেড করো ভগবানকে সেন্টারে রাখো ভগবানকে কেন্দ্রবিন্দুতে রেখে সব করো অসুবিধে নেই সেই জন্য বলছেন এরা কি করে লাস্টে তো এইসব জন্ম হলো তারপরে দিনে দিনে জন্ম হয়ে খেলি কমে কমে খেলিলু বালক সম তারপরে আস্তে আস্তে পাটপরি অহরহ ইত্যাদি হলো ভক্তিমন ঠাকুর তো বর্ণনা করেছেন কীর্তনগুলো করলে ভালো হয় নিজের অবস্থাটা অনুভব হয় নিজের বিবেকের সঙ্গে কথা বলতে পারে খুব কম ব্যক্তি পূর্ণ যাদের নিজের বিবেকের সঙ্গে কথা হয় এটা সবার হয় না চেতনা কম যাদের তাদের কী হবে বিবেকই নাই বিবেক আচ্ছাদিত হয়েছে ঠিক করছি ভুল করছি কিছুই বুঝতে পারে না তারপর বলছেন সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধির হি শিরজসোক্ষমা সমোদম ভগশ্চেতি যৎসংজ্ঞাদ জাতি সংশয়ম সত্য সত্য চলে যাবে শৌচ চলে যাবে দয়া চলে যাবে মৌন চলে যাবে বুদ্ধি চলে যাবে হ্রি অর্থাৎ নিন্দনীয় কর্মেতে যে লজ্জা ওটার নাম হলো হ্রি শ্রী চলে যাবে সৌন্দর্য যশ চলে যাবে যেগুলো তুমি কষ্ট করে অর্জন করছো ক্ষমাগুণ চলে যাবে সম দম অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সংযম সব চলে যাবে ভগশ্চেতি যৎসঙ্গা জাতি সংশয়ম যে সঙ্গেতে সম্পূর্ণ নাশ হয়ে যায় সেই সঙ্গেই লোকে করবে করবে না যেগুলোর দ্বারা তুমি সর্বশান্ত হয়ে পথে বসে পড়বে নরকে কিন্তু তুমি আটকাতে পারবে না নিজেকে এটাকেই বলে মায়াদেবীর মায়াদেবীর প্রভাব এটাকেই বলে মায়াদেবীর এমনই প্রভাব যে সমস্ত বুঝেও যদি কিছু বোঝে তারপর আটকাতে পারবে না সেই জন্যই তো বলছেন অর্জুন যে কেন প্রযুক্ত এম পাপন চরতে পুরুষাহা ঠাকুরকে বলছেন কৃষ্ণকে বলছেন তাহলে কে এমন আছে যে জোর করে পাপে জীবাত্মাকে অনিচ্ছন্ন পিবাসেও বলা দিব নিজ as if somebody forcing me আমাকে যেন কে গালা ধাক্কা দিয়ে বলছে করতে হবে কে হু ইজ দ্যাট গীতাতে তো এই প্রশ্ন করছেন অর্জুন বলছেন অথ কেন প্রয়োগ তাহলে তোমাকে এখন প্রশ্ন করি এত কথা তো ঠাকুর তুমি তো তত্ত্ব বললে অথক্ষেন প্রযুক্ত হন পাপন চরতি পুরুষহা তাহলে কে করাচ্ছে আমাকে জোর করে পাপে অনিচ্ছন্ন সেও ইচ্ছা নাই তথাপি যেন মনে হচ্ছে কে জোর করে আমাকে এনগেজ করছে জোর করে ঘাট ধরে কে সেটা কে অথক্ষেন প্রযুক্ত অয়ম পাপন চরতি হা সেই যে জীবাত্মাগল যে পাপ করছে অনেক সময় দেখে পাপের ইচ্ছে নেই ইচ্ছে নেই কিন্তু করতে বাধ্য অথক্ষেন প্রযুক্তায়ন পাপন চরতে পুরুষ অনিচ্ছন্নপি বার্ষেও বলাদীপ নিয়োজিত কে যেন একটা ফোর্স করে একটা গরিব ছেলে মোটরের পার্টস বিক্রি হয় সেই আগরওয়াল তার দোকানে কাজ করে মাসে যা মায়না পায় পায় দীর্ঘদিন ধরে কাজ করছে খুব সৎ তাকে খুব বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা দেয় আনে আর বাবু ওর ওপর বিশ্বাস করেই চলে যায় তো আছে কোনো ব্যাপার নেই আর ছেলেটা সত্যিই সৎ অসৎ নয় সে তার বিবাহ হলো বিবাহ হওয়ার পরেতে যে সংসারে খরচা বাড়লো ওই টাকাতে হচ্ছে না বাবুকে বাড়ি দিতে বলে একটু বাড়ালো কিন্তু আবার পুজো এসে গেছে পুজো এলে দামি কাপড় কিনতে হবে শালা শালি আছে তাদেরও দিতে হবে এখন কোথা থেকে দেবে টাকাই নেই কি কী করা যায় স্ত্রীর এরকম প্রেসার আসছে যে লোকে কি বলবে শ্বশুরবাড়ির মতন বিয়ে হয়েছে কিছু দিচ্ছ না সে মনে মনে হয় যে ঘাবড়ে গেল সে কী দেবো আমি কিছুই তো নেই যা আনে মোটামুটি তো সংসারটা কোনো মতে চালায় স্ত্রীর এই বাক্য বানেতে সে জর্জরিত হয়ে মনে কল্পনা করলো ঠিক আছে বাবু তো থাকে না আর দু একটা মোটর পার্টস আমি একটু সরিয়ে দেবো দিয়ে পরে ওদিকে ঝেড়ে দেবো অন্য জায়গায় হয়ে যাবে কিছু টাকা মনে এলো সংকল্প বিকল্প আসছে বলছে না এটা তো করা উচিত নয় আমি তো কোনোদিন করিনি আরে না করলে চলবে কি করে আমার হচ্ছেই না করতেই হবে আমাকে নাহলে আমার ইজ্জত বাঁচবে না এইভাবে সংকল্প হতে হতে সত্যি সত্যি সে চুরি করলো তার কিন্তু ইচ্ছা ছিল না চুরি করা কোনোদিন করেনি সে কিন্তু পরিস্থিতি তাকে এমন এনগেজ করলো সে চুরি করলো তার চিত্তবৃত্তি আস্তে আস্তে খারাপ হতে থাকলো ঠিক এরকমভাবে অথক্যেন প্রযুক্ত এম পাপন চরতি পুরুষ অনিচ্ছন্নবী ইচ্ছে ছিল না অনিচ্ছন্নবী বাড়ছেও বলাদীপ নিয়োজিত কে যেন জোর করে তাকে পাপ করাল ভগবান শ্রীকৃষ্ণের উত্তর দিচ্ছে দেখো কাম এস ক্রোধ এস রজ গুণ সমত বাবা মহাসন মহাপাপনা বৃদ্ধি না মেয়ে নাম বৈরিয়ম তোমার বৈরি শত্রু বাইরে নেই ভেতরে আছে কি বলছেন শত্রু তোমার ভেতর রয়েছে কাম তোমার কাম এই যে কামই তো তোমাকে কে চুরি করতে পারত তোমার কাম কামনা কাম এইস ক্রোধ এইস রজগুণ সমত বাবা এটা রজগুণ থেকে উৎপন্ন হয় আর এটা তোমাকে কি করে কি করে কাম এইস ক্রোধ এইস রজগুণ সমত বাবা মহাসন মহাপাপনা এই মহাপাপিস্ব বিদ্যিন মেনম বৈরিয়ম একেই শত্রু বলে জানবে এ তোমাকে জোর করে শিবকে লাগে সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধির হ্রে শির্যশোক্ষমা সমোদমো ভগশ্চেতি যৎসঙ্গাদ জাতি সংশয়ম तेषु अशांतेषु मूढ़ेशु खंडितात्मसु असाधुषु संगम न कुरियात स्वच्छेशु यशित क्रीड़ा मृगेशु च কত রকম গালাগাল দিচ্ছেন দেখো কত রকম টাইটেল দিলেন তেসু অশান্তেসু অশান্তকে কৃষ্ণ ভক্ত নিষ্কামতেব শান্ত তারপর যে তেসু তোমাকে জানাচ্ছি মাতে এই যে যত সদ্গুণগুলো তোমার চলে গেল কি করে বলছেন তেসু যেভাবে যায় যা সঙ্গ করলে সেটি তোমাকে বলছি বলছেন তেসু অশান্তেসু মুড়েসু তারা অশান্ত বিষয়ের জ্বালাতে তেসু অশান্তেষু মুড়েষু যারই কামনা থাকে সেই মুড়ো মূর্খ তাকে বিভ্রান্তিতে ফেলবেই বিরাট একজন ইজ্জতদার ব্রাহ্মণ হঠাৎ তার যদি লোভ চলে আসে হঠাৎ তাতে বাজে কাজ করে ব্যাস তার গেল ব্রাহ্মণত্ব লোভ চলে এলো কোনোদিন করেনি হঠাৎ লোভ এসে গেল ব্যাস গেল হেন বলছেন তেসু অশান্তেশু মুড়েশু খণ্ডিতাত্মসু তাদের আত্মা খণ্ডিত হয়েছে পাপ করে অসাধুসু কত রকম টাইটেল সংযম না কুরিয়াদ সচ্চেষু যোশিত ক্রীড়া মিগেশু এরা সব যোশিত সঙ্গী যোশিত মানে হচ্ছে স্ত্রী সঙ্গ কিন্তু যোশিত কথার বিস্তৃত গৌড়ীয় দর্শনে ব্যাখ্যা হলো যে তোমার কামিনী যোশিত কাঞ্চন যোশিত প্রতিষ্ঠা যোষিত সব যোশিত কোনো বড় মহারাজ হয়ে গেছে আরে বাবা সবাই পুজো করছে যোশীর সঙ্গী দেখা গেল সেই যোশীর সঙ্গ করছে বাইরে দিয়েছে স্ত্রী সঙ্গ করছে আবার কেউ কেউ স্ত্রী সঙ্গ গোপনে চালাচ্ছে আর প্রতিষ্ঠার যোশী তো আছেই নিজেই কিছু বোঝে না আর যেহেতু একটা বড় ভূমিকায় চলে গেছে সে প্রশ্নও করতে পারে না আমি যদি একটা সাধারণ ভূমিকায় থাকতাম তাহলে কারোর কাছে গিয়ে বলতে পারতাম যে আমি বুঝতে পারছি না বলুন আমাকে যদি হট করে আচার্য করে দেয় আমি তো মূর্খ তখন তো আরও লজ্জায় পড়ে যাব তা আমি নিজে আমাকে গুরুদেব আচার্য করে দিয়েছে কাকে প্রশ্ন করব। আমাকে আচার্য করে দিয়েছে সব লোক আমাকে দীক্ষা নিতে আসছে বলে মহারাজ বাঁচান তখন যে প্যাথেটিক অবস্থাটা আমি বর্ণনা করতে পারব লজ্জাজনক অবস্থা একটা বদ্ধজীব যখন আচার্যের ভূমিকায় যায় তখন ফলসিগো সে নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় যে কোনোভাবে হয়েছে তার যে প্যাথেটিক অবস্থার আমি বর্ণনা করতে পারবো না খুব শোচনীয় অবস্থা সে লজ্জায় কাউকে প্রশ্নও করতে পারে না মানে আমাকে আচার্য করে দিয়েছে এত বড় সে নিজেই কিছু জানে না তো নিজেই জানে না কাকে পথ দেখাবে আবার প্রশ্নও করতে পারে না আরে আমার থেকে ছোট তত্ত্বজ্ঞানে প্রশ্ন করবো কি ভাববে তা আমরা কিছু জানে না কথাটা ছড়িয়ে যাবে চারিদিকে ব্যাস তার লাইফ এক গুম হয়ে গেল লাইফটা গুম হয়ে গেল আর কোনোদিন হবে না সেই জন্য কান্নাক ধরে বলে কোনোদিন এইসব পথ চেয়েও না প্রতিষ্ঠা কোনোদিন যদি পীড়া দেয় তাহলে কুকুর হয়ে যাবে কুকুরের থেকে অধগতি কোনোদিন যেন প্রতিষ্ঠা পীড়া না হলে হলো ভগবানের ইচ্ছা প্রচার তোরা শুনবি শোন না চলো ভগবত ইচ্ছা সব কিছু হোক সঙ্গম না কুরিয়াদ সচ্চেসু যোশিত ক্রীড়া মিগেসু চ এরা যোশিত ক্রীড়া মিগেসু যোশিত এদেরকে এরম নাচায় যেমন একটা বাঁদরকে পোষে বাঁদর খেলার লোক এই নাচ নাচে ডুগডুগি বাজাচ্ছে নাচাচ্ছে সেরকম এই যোশিত সঙ্গ তাদেরকে নাচাচ্ছে সে মনে করছে খুব ভালো আমার বাহাদুরি কত লোক মালা দিচ্ছে কত লোক পা ধোয়াচ্ছে আ মহারাজ কি জয় হো এদিকে জমদুয়ারে তার জন্য রাস্তা তৈরি হচ্ছে সব ব্যবস্থা কত লোককে তুই ঠকিয়েছিস তোর ব্যবস্থা হচ্ছে তাহলে যোশিত ক্রীড়া বিগেসু কতগুলো টাইটেল দিয়ে বলল তারপরে একটা মূল্যবান কথা চিরকাল ব্রহ্মচারী সন্ন্যাসীদের যেন চিরকাল এনগ্রেভ করে রাখে হৃদয়তে এটা কি ন তথাস্য ভবেদ বন্ধ বন্ধশ্চ অন্য প্রসঙ্গত যশি দেশা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত ন তথাস্য ভবেদ মোহ বা ভবেদ বন্ধ বন্ধশ্চ অন্য প্রসঙ্গত যশিত সংজ্ঞাদ যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত যারা যশির সঙ্গ করছেন যারা যে বস্তুগুলো যশিত সেগুলো সঙ্গ তো করবে না আর যারা যোশীর সঙ্গ করছেন সেই সব ব্যক্তিগুলো তাতে তোমাকে সমাজ থেকে যদি কেউ বলে আলাদা করে দেয় ভয় পেও না ভগবান তোমার সঙ্গে থাকবে ভোট চেও না জগতের লোকের যে বিচারটা এটা গ্রহণ করো না জগতের সব পাগলগুলো সব এক লাইনে বলছে মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড আমাদের বৈষ্ণব জগতের বিচার তা নয় মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড তোমাদের জগতের এসব বিচার কিন্তু আমাদের জগতের বিচার তা নয় আমাদের জগতে জগতে দেখা যায় মাইনরিটি মাস্ট বি গ্রান্টেড এটাও হতে পারে রেয়ার ব্যক্তি তার জীবনে এই সবগুলো সিদ্ধ হয়েছে সে সমস্ত বলতে পারবে জানে অনুভব করেছে তাকে সমাজ বাদ দিয়ে দেবে বলে একে বসতে দিও না একে বলতে দিও না কি থেকে কি বলবে আমাদের সম্মান যাবে আরে মহারাজ তুমি সত্যকেই ধারণ করতে পারো তুমি কি জন্য বাড়ি থেকে এলে তুমি সাধু হলে ভালো সাধু সত্যকেই ধরবার ক্ষমতা নেই তোমার মিথ্যার মিথ্যাটাকে প্রচার করছো লোকের সামনে আর সত্য শুনলে তোমার ভয় হয় সত্য শুনে তোমার ভয় হয় কেন কেন সত্যের মুখোমুখি করতে পারো না কেন তার মানে তোমার মধ্যে দুর্বলতা আছে you have some weakness in inside your heart তোমার হৃদয়েতে উইকনেস রয়েছে তাই তুমি সত্যটাকে প্রশ্রয় দিতে পারো না আর মূর্খ লোক বলে বলে এত বড় যারা সব করছে তারা কি ভুল করছে হ্যাঁ সত্যিই তো তাই তারা কি ভুল করছে ভুল তো আমিই করছি একজন যার সম্পূর্ণ আত্মবিশ্বাস জাগ্রত হয়েছে তাই যে জগতের লোক আঙুল দিয়ে এ তুমি ভুল করছো বলে যা তোরা মর আমি ভুল কখনই করিনি এটা বলে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স এমন একটা আত্মবিশ্বাস সত্যের ওপর ভিত্তি সত্যের ওপর প্রতিষ্ঠিত তার ভজন সে একশো ভাগ বলবে আমি ভুল করিনি সমস্ত জগৎবাসী যদি বিরুদ্ধে চলে যায় তারপরও তা সে এখান থেকে বিচ্যুত হবে না তবে তাকে সাধু বলা হয় সাধু অত চারটি কোনো কথা না গিরগিটির মতো খোলটা বদলে দিল এখন সুবিধে পাওয়া যাবে না ওদের সঙ্গে ওদের জয় দিতে হবে রে জয় দে জয় দাও ওদের জয় না দিলে থাকা যাবে না তা আমি একটা পদে রয়েছি তোর তার নিকুচি করেছে তোর ইনচার্জ সব ফেলে দিয়ে চলো সত্যকে আশ্রয় করো সত্যকে আশ্রয় করতে পারে না কি করবে কি ভগবানের কাছে যাবে কবে যাবে ভগবানের কাছে এত ভয় পথ যাক না এরকম কত পদ আমি ফেলে দিয়েছি লাথি মেরে হ্যাঁ যা তোরা এসব পদ নেই কিচ্ছু লাভ হবে না ওগুলো কিচ্ছু দেবে না সে বলছে ন তথা আস্য ভবেদ বন্ধ বন্ধশ্চ অন্য তো অন্য কোনো প্রসঙ্গে তোমার এত বন্ধন হবে না এত বন্ধন যত যথা জ্যোতিষ সঙ্গে আর যথা পংস তথা তৎসঙ্গী সঙ্গত বন্ধন অনেক কারণে হয় হয় না এইভাবে কপিলজি মহারাজ বলছেন যে মা আমার মায়া কি বলবো কপিলজি মহারাজ দেবাহতী মাতে আমার মায়া সম্বন্ধে তোমাকে কি বলবো মায়া ভগবান বলছেন আমার মায়া আমি কি বলবো মারাত্মক আমার মায়ার কোনো পার পায় না একমাত্র যারা আমার শরণাপন্ন হয় কি হয় মায়া মেতাম তারান্তিতে যারা আমার শরণাপন্ন হবে হ্যাঁ তারা একমাত্র মায়া মেতাম তারান্তিতে আর কেউ এই মায়াকে মায়া দূরাত্মাইয়া আমার মায়া হচ্ছে কোনোদিন কেউ বুকে হাত দিয়ে বলতে মায়া জয় করেছে মায়ারে করিয়া যায় ছাড়ানো যায় সাধুগুরু কৃপা বিনা না দেখিয়ে পায় বহুপাদের কথাতে পায় কনক কামিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব কথাটা খেয়াল করতে হবে খুব ফাইন এই ভজন করতে করতে কোন রাজ্যে এসে তার চেতনা যায় কেউ বুঝতে পারবে ভালোই তো হয়েছে কথাটা আর কথাটা কি আছে ঢোকো কথাটার মধ্যে কি বলেছে কি কেউ তো বিচার করলো গেয়েছে গেয়ে দিল কি কথাটার মধ্যে গে কনক কামিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব এ কথা বলেনি কনক কামিনী যে ছেড়েছে সেই বৈষ্ণব বলেছে কই তোমার মাথা তো ঢুকলো না চেতনা কোথায় কারোর মাথায়টা ঢুকলো না কথাটা কি বলেছে এটা বা মারাত্মক কথা তো এটা তো লেখা দরকার ছিল কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী যে ছেড়েছে সেই বৈষ্ণব না কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে ঝাড়ে সেই তো যাকে ছেড়ে দিয়ে কনক কামি ছেড়ে দেবে এখানে কোনো সুবিধা হবে না ওই বৈষ্ণব প্রত্যেকটা শব্দ অ্যানালিটিক্যালি অনুভব সমেত গুরু বৈষ্ণব আনুগত্যে অনুভব করতে হবে কপিলজি মহারাজ বলছেন আমি কি বলবো মাতে তোমাকে বলম্যে পশ্ব মায়া স্ত্রী মারিয়া জৈন দিশম ইয়া করতি ক্রান্তান ভ্রু বিজিম্বেণ কেবলম মা আমার একটা মায়া সমস্ত জগৎকে বাঁদরের মতো নাচাচ্ছে একটা অনন্ত মায়া ছেড়ে দাও ভগবান বলছেন কপিলজি ভগবান বলছেন মাতে আমার একটা মাত্র মায়া জগৎকে কাফি এর নাচিয়ে মেরে দিচ্ছে সেটা কি যোশিত মেয়ে ছেলে স্ত্রীরূপ শেষ করে দিয়ে এখানে যত বীর যত বলিষ্ঠ ব্যক্তি সব শেষ ওই একটা জায়গা বলছে একটু গুরুপাত বলতে ভ্রু নাচিয়ে দিলে এখানেও একই কথা বলছে जा करोती पदा क्रांतानो भ्रू बृजिम्बे न केवलम केवल मायादेव एक तो भ्रूटा के नाचिए दिल बस हो गल ब्रह्मचर्य सन्या सब पिंडी चटके गल हो गल तुम्हार सब शेष अत सोजान बलम में पश्व माया या स्त्री मरिया हमार स्त्री रूपी जो मायाटा ये क्यों उतराते तो पर स्वर्गे देव उतारा एक नौकान सब छिटके जा सब एक बार একেবারে হয়ে যাচ্ছে বারোটা বলম মে পশু মায়া স্ত্রী মারিয়া জৈন দেশম আমার এই স্ত্রীরূপী মায়া সমগ্র ত্রিভুবনকে নাচিয়ে মারছে কেউ পারে না আমরা দেখব কেমনভাবে মোহিনী রূপ ধারণ করে ভগবান কি করলেন অসুরগণকে একেবারে ঠকিয়ে দিয়ে ব্যাস অমৃত কেড়ে নিলেন তারপরে চিরকাল এই কথা মনে রাখতে হয় এগুলো শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণের যে সমস্ত গম্ভীর আলোচনা যাদের সৌভাগ্য আছে তারাই গ্রহণ করতে পারবে বাকি দুর্ভাগ্য যাদের তারা শুনেও গ্রহণ করতে পারবে না সঙ্গম না করিয়াদ প্রমদাসুয়াতু যোগ সপারম পরমারুক্ষ সৎসেবয়া প্রতিলবধাত্মলাভ বদন্তি যা নিরয়দারমসো সংযম না করিয়াদ প্রমদাসুয়াতু কি বলছেন সংগম না করিয়াদ প্রমদাসুয়াতু যোগস্ব পারম পরমারু রুক্ষ তুমি কি এই জগৎ ছেড়ে পরম পদ সেই উপরে যেতে চাও চাও কি না আগে বলো সত্যি কথা তা নাহলে বেকার থেকে অপরাধ বৃদ্ধি হবে গুরু বৈষ্ণবের সঙ্গে থেকে লাভ হবে তোমার মধ্যে তীব্র বাসনা জেগেছে তা যদি হয় তাহলে জেনে রেখো সংযম না করিয়াদ প্রমদাসুয়াতু যোগ সুপারম পরমারুরুক্ষু সৎসেবয়া প্রতিলবদাত্মলাভ বদন্তিয়া নিরয়দারমসো বলছেন যারা আমার পরম পদকে অতএব যারা পরম পদ প্রাপ্ত হতে চায় যোগের পর পাহাড়ে যাতে ইচ্ছা করে তারা প্রমোদা সঙ্গ কদাপি বিদেহ নয় আট প্রকারের যেসব সঙ্গ সমস্ত বর্জন করো স্ট্রিক্ট রেগুলেশন চৈতন্য মহাপ্রভু কথা না মানলে তোমার ভগবত কথা শ্রবণের যোগ্যতাই হবে না কদাপি বিদেয় নয় এই জন্যই যোগীগণ বলে থাকেন আত্মস্বরূপ যাহার আত্মস্বরূপ লাভ হয় তা লাভ হয় যে যদি লাভ করবার ইচ্ছা থাকে একটু একটু লাভও হয়েছে তার পক্ষে এই যে নারী নরকের দ্বার স্বরূপ অনায়াসে নিয়ে চলে যাবে অনন্ত আলোচনা এইসব এর কোনো পরিচ্ছেদ নেই কোথায় শেষ কোথায় শুরু আশ্চর্য আলোচনা এবার দেবাহুতি এইসব দিব্যজ্ঞান লাভ করে কৃতকৃতার্থ হয়েছেন দেবাহতি দিব্য জ্ঞান লাভ করে কৃতজ্ঞতার্থ হয়েছেন বিন্দু সরের বিন্দু সরোবরের তীরে সেখানে প্রার্থনা করছেন ভগবানকে দেবাহত বলছেন আপনার যে কি মহিমা ঠাকুর কি বলবো অনেক মহিমা কীর্তন করছেন তার মধ্যে দু তিনটে আমি উচ্চারণ করব দুটো একটা জন্নামধেয় শ্রবণান কীর্তনাথ যৎ প্রহবণাৎ যৎ স্মরণাদপি কচিত সদপি সদ্দশবনায় কল্পতে কুতহ পুনস্তে ভগবন্নু দর্শনাথ অহোবত সপচতোপি গৌরিয়ান অহোবত সপচো অত গৌরিয়ান যজ্জিহ্রে বর্ততে নাম তোভ্যাম স্তে পুহুস্তপস্তে জুহুবু সুস্নুরার্যা ব্রহ্মণোরুচুত নাম গৃণন্তি যেতে জন্নামধেয় শ্রবণান কীর্তনাদ যত প্রহবণাদ যত শরণাদ অপি কচিদ সদ ওপি সদ্য সবনায় কল্পতে কুতহ পুনস্তে ভগবান দর্শনাদ হে ঠাকুর কি বলবো যদি কুকুর ভোজি অত্যন্ত নিচু চান্ডাল সে যদি তোমার নাম ধ্যান করে শ্রবণ করে কীর্তন করে তোমাকে নমস্কার করে তোমাকে স্মরণ করে তাহলে তৎক্ষণাৎ মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে মুচি হয়ে সূচি হয়ে যায় কবিরজি মহারাজ তো কী ছিলেন অনেক সব কথা এগুলো আমার উত্থাপন না করলেও চলবে আমাদের সম্প্রদায় অনেক কথা সেও সূচি হয় তৎক্ষণাৎ সূচি হয়ে সোমযাগের যোগ্যতা লাভ করে তা তোমার দর্শনে যে পবিত্র হবে ঠাকুর ইয়ার বলবার কথা কি আর তোমার যার জীবভাগ্যে তোমার নাম থাকে সপচ হলেও সেই সবার পূজ্য হয় সে তোমার নাম যে তোমার নাম লয় তার দ্বারা সমস্ত তপস্যা ব্রত আদি কিছু কি বাকি থাকে তপস্যা সবই করা হয়ে যায় হোম যজ্ঞ স্নান তোমার নাম গ্রহণ করলে সব হয়ে যায় জন্নাম ধেয় শ্রবণান কীর্তনাথ যৎ প্রভবনাথ যৎ স্মরণাদপি কচিত सदो योपि सद्य सवनाय कल्पते कुतः पुनस्ते भगवन्नुदर्शनाद् अहो बतो सपचो अत गरियान् जज्जुहाग्र्यवर्तते नाम तोभ्यां ते पुस्तपस्ते जुहुवु सुस्नुराजा ব্রহ্মণাও চোর নাম গৃণন্তি যেতে বাস্তবিক কথা এইভাবে আমরা দেখলাম কপিলজি মহারাজ কিছুদিন সেই বিন্দু সরোবরের তীরে ছিলেন তারপর কপিলজি মহারাজ সেখান থেকে ছেড়ে চলে গেলেন আর উপদেশ করে আর দেবাবতী মাতা ওই বিন্দু সরোবরের তীরেই যেখানে গুরুরূপে পুত্ররূপে ভগবানকে পেয়েছিলেন এখন গুরু তার আদেশ পালন করে সেই তত্ত্বগ্রাম তত্ত্বজ্ঞানকে তিনি চিন্তন করতে করতে সেখানে দেহ তিনি ছেড়েছিলেন পরম পবিত্র স্থান এখন সেই বিন্দু সরোবর সেখানে যে স্নান আদি করে তার কল্পনা নেই কল্পনা করা যায় না যাই হোক এইভাবে আমরা কোনো মতে তৃতীয় স্কন্দকে সমাপ্ত করে চতুর্থ স্কন্দেতে আমি আমরা প্রবেশ করছি